মাত্রই বলে যে আমরা আনুগত্য করি কিন্তু নবী করিম সাল্লাহামের আনুগত্য করে না নবী করিম সাল্লাহামের অনুসরণ করে না অন্য কারো অনুসরণ করে তারা মমিন নয় বরং তারা হচ্ছে বিদাতি তারা নবী করিম সাল্লাহ অম্মত হওয়ার হক রাখে না তারা নবী সাল্লামের নিয়ে আসা পথ ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করেছে আজকে দীর্ঘদিন পরে অনেক দিনের চিন্তা এবং অনেক দিনের প্রস্তাব যে আলোচনা করতে হবে চর্মনায়ের পীর সম্পর্কে এ হচ্ছে আজকের বিষয়বস্তু কারণ এই পীরতন্ত্র বা এই পীর এমন এক পীর যেই পীরকে বাংলাদেশের অধিকাংশ সাধারণ মানুষ নয় শুধু অধিকাংশ যাদেরকে আলেম বলা হয় সেই সমাজে তারাও মনে করে যে হক্কানি পীর বাংলাদেশের এক শ্রেণীর আলেমরা পীরদেরকে দুই ভাগে ভাগ করেছে হক্কানি পীর আর ভণ্ড পীর এই দুইটি ভাগ বড় বড় বক্তাদের মুখ থেকে শুনবেন তাদের আলোচনায় শুনবেন বা শুনেছেন আসলে ইসলামে পীরের ভাগই নেই পীরের কোনো ভাগই নেই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্ল মোহদাসাতিন বেদাহ প্রত্যেক নতুন কাজ দিনের নামে ইসলামের নামে শরীয়তের নামে যদি হয় তাহলে তার নাম হচ্ছে বেদাত কুল্লু প্রত্যেক অকুল্ল বেদাতিন জলালা প্রত্যেকে বেদাত হচ্ছে গুমরাহি পথভ্রষ্টতা রাস্তা হারিয়ে ফেলা নবী করিম সাল্লামের অকল্য দলালাতিন আর প্রত্যেক রাস্তা হারিয়ে ফেলা নবী করিম সাল্লামের যেই ব্যক্তি নবী সাল্লাম রাস্তাকে হারিয়ে দিয়েছে ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক অনেকে ইচ্ছা করে হারিয়েছে পার্থিব উদ্দেশ্যে যাদের কাছে এলম রয়েছে অথচ তারা রাস্তা হারা তাদের সম্পর্কে বলা যেতে পারে আর যারা অজ্ঞ জাহেল সাধারণ মানুষ সমাজের তারা না জেনে রাস্তা হারিয়ে ফেলেছে দুটোই রাস্তা হারিয়ে ফেলা লোক অকুল্ল দলালাতিন কোথায় যাবে ফিন্নার এই নবীর রাস্তা হারিয়ে দিয়ে অন্য রাস্তায় চলে যাওয়ার কারণে জাহান নামে যাবে এ হচ্ছে নবী করিম সাল্লামের প্রত্যেক খুদবার শুরুতে সন্নতি খুদবা আল্লাহর হামদুসানার পরে খুদবার ভূমিকা যা প্রত্যেক হুদবাই প্রত্যেক বক্তব্যে প্রত্যেক আলোচনায় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম পাঠ করতেন এছাড়াও নবী করিম সাল্লাম আরো বহু হাদিসে নতুন কাজ থেকে ধর্মের নামে সতর্ক সাবধান করেছেন ইয়াকুম অমহদাসাতিল ওমর সাবধান তোমরা নতুন কাজ থেকে ধর্মের নামে নতুন কাজ থেকে তোমরা সাবধান ফাইন না কুল্লা মহদাসাতিন বিদা কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বেদা আবুদাউদের হাদিস তো আজকে বক্তব্যে বেশি এগিয়ে না গিয়ে সরাসরি আসি এই পীরের তরিকা সম্পর্কে আলোচনার দিকে তার আগে একটি ভুল ধারণা দূর করার জন্য আরেকটি বিষয় আলোচনা করব তা হচ্ছে আমাদের উদ্দেশ্য কি এই আলোচনার আমাদের এসব আলোচনার উদ্দেশ্য কি কারো মানহানি করা অল্লা কখনো নয় তার সাথে আমার দেখাও নেই তাহলে পার্থিব যদি শত্রুতা থাকে দেখা সাক্ষাৎ হয়েছে তারপর হয়তো মনোমালিন্যতা হয়েছে বা অন্য কোনো স্বার্থের ব্যাপার স্যাপার রয়েছে এলাকায় স্টিকে ইত্যাদি হ্যাঁ? ব্যক্তি স্বার্থ যেমন পীরদের একের অপরের সাথে যেহেতু গদ্দির স্বার্থ সেজন্য পীরদের আপোষের দ্বন্দ্ব আমরা পীরতন্ত্রে বিশ্বাসী নয় ইসলামের নেই যা স্পষ্ট শুনলেন যেহেতু পীর তন্ত্রে হচ্ছে নতুন সুতরাং কুল্লা মহদাসাতেন বেদা সে হকানি পীরই বলেন আর বিদাতি ভণ্ডপিরি বলেন সবগুলি বিদাত আর সবগুলি হচ্ছে দলালা রাস্তা হারিয়ে ফেলা নবীর আর সবগুলির পরিণাম জাহান্নাম আমাদের উদ্দেশ্য কি তাদের সাথে ব্যক্তিগত কোনো ঝগড়া নেই তারা যদি সত্যি প্রিয় রসুল সাল্লামের খাঁটি অনসারী হয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ আমরা খুশি হব যে আমাদের আলহামদুলিল্লাহ নবীর উম্মতের সংখ্যা বেড়েছে নবীর খাঁটি উম্মতের সংখ্যা বেড়েছে যারা নবীর তরিকা ছাড়া মিল্লত ছাড়া আর কিছু বুঝে না যারা যেমন বিশ্বাস করে তেমন আমল করে তেমন তাদের কোন মুসলিম ভাই মরে গেলেও বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লাহ মিল্লাতে চিস্তিয়া মিল্লাতে কাদেরিয়া মিল্লাতে আহ মিল্লাতে নকশ মিল্লাতে নকশবন্দিয়া মিল্লাতে সাবেরিয়া মিল্লাতে চর্ম নাই শস্যি নাই এসব বলে না শুধু কবরই নয় ওখানে নয় ফর্মালিটি পুরা করার জন্য অন্তর থেকে তাদের বিশ্বাস আমাদের মিল্লাত হচ্ছে রসুল্লাহ কাজে কর্মে আমলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের মিল্লাত আদর্শ রাস্তা হচ্ছে একমাত্র মিল্লাতে রসুল্লাহ সাল্লাম তাদের সংখ্যা বাড়বে আমাদের খুশির বিষয় তাদের সাথে ব্যক্তিগত আলহামদুলিল্লাহ আমাদের কোন রকমের দ্বন্দ্ব নেই তাদের সাথে যদি আমাদের শত্রুতা থাকে যেমন আল্লাহর শত্রুদের সাথে আমাদের শত্রুতা রয়েছে নবীর শত্রুদের সাথে শত্রুতা রয়েছে সেই রকমই দিনই শত্রুতা এই শত্রুতা যদি দূর হয়ে যায় তারাও নবীর ছায়া তলে চলে আসে নবী করিম সাল্লামের সন্ন্যতে যে ছায়া রয়েছে সেখানে যদি তারাও চলে আসে তাহলে তাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই আমাদের কোনো ইখতলাফ নেই তাহলে আমরা তাদের সম্পর্কে বলতে বাধ্য কেন এই জন্যই বলতে বাধ্য যে জন্য বাধ্য হয়েছিলেন সোয়াইব আলী সালাম তিনি বলছেন সুরাহুদ আয়াত নম্বর অষ্টআশি আঠাশি নম্বর আয়াতে আল্লাহ ফাকরুল আলমিন উল্লেখ করছেন সোয়াইব আলী সালামের কথা তিনি তার জাতিকে বলছেন ইন অরিদ ইল্লাল ইসলাহ দেখো তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই কোনো ঝগড়া নেই আমি শুধু তোমাদের ইসলাহ করতে চাই সংশোধন করতে চায় তোমাদের সংস্কার চায় তোমাদের ভুল ভ্রান্তিগুলি দূর করতে চায় ইন অরিদ আমার কোনো উদ্দেশ্য নেই ইল্লাল ইসলাহ সংশোধন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই যত যতদূর আল্লাহ আমাকে তৌফিক দেন যতদূর আমি পারি আমার যতটা ক্ষমতা রয়েছে আমার এলমের ক্ষমতা আমার শারীরিক ক্ষমতা আমার পরিবেশের ক্ষমতা যেখানে আমি আছি যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমাকে যে আয়ু দিয়েছেন তাতে যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা এই কথা বলেছেন সোয়াইব আলী ইসালাম আম্বিয়া কেরামরা এই উদ্দেশ্যে প্রেরিত হয়েছিলেন আর অলামাদেরকে নবী করিম ইসলাম বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা আমরা যদি সত্যি নবীর আম্বিয়াগণের ওয়ারেস হই তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাহ সংশোধন করা অমা তৌফিক ইল্লা তবে ইসলাম করা আমার ক্ষমতাই নেই বলছেন সোহেব আলী ইসলাম অমা তৌফিকে আমার কোন ক্ষমতা নেই তৌফিক নেই ইল্লা বিল্লাহ আল্লাহ ক্ষমতা না দিলেন আল্লাহ যদি তৌফিক না দেন আমার কোন ক্ষমতা নেই আমার বলার ক্ষমতা আছে কিন্তু এই কথা তার অন্তরে পৌঁছে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তার অন্তরকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর বললাম শুনলে শুনবো না আমি ক্যাসেট দিলেন কাউকে সিঁড়ি নিয়ে গিয়ে দিলেন শুনবো না আমি দেখবো না ভেঙে ফেলে দেবো এক ভাই বাইশ বছর তবলিগ করার পরে তবা করেছেন বাইশ বছর চিল্লা লাগানোর পরে তবা করেছেন ঢাকায় এখানে এসে তবা করেছেন আলহামদুলিল্লাহ এই বছরে তিনি বলছেন সেই দিন হাত ধরে নিয়েছেন আমার আর বলছেন যে মাফ করে দেবেন আর আপনাকে শুধু বলছি যে আপনার অনেক ক্যাসেট আমাকে ফিরি কেউ দিয়েছে তখন ওতে আমি কোরআনের তেলাও ঢুকে নিয়েছি এমনি ধার্মিক লোক ছিল গান ঢুকায়নি অনেকে আবার ফাঁসেক লোকেরা গানও ঢুকিয়েছে তিনি বললেন যে আমি অনেক সময় কোরআন তেলাও ঢুকিয়ে নিয়েছি অথবা অন্য কোনো কারো ওয়াজ যেগুলো আমাদের দেশীয় কিস্সা কাহিনীর ওয়াজ সেগুলো ঢুকিয়ে নিয়েছি আপনারটাকে কেটে দিয়ে আর আজকে বুঝতে পেরেছি যে আমি কত ভুলেছিলাম আপনার প্রত্যেক জিজ্ঞাসির আমি শুনি তিনি বলছেন আজকে আপনার প্রত্যেক জিজ্ঞাসির আমি শুনি তিনি বলছেন আলহামদুলিল্লাহ খুশির ব্যাপার যে আল্লাহ তাকে হৃদায়ত করেছে তাতে আমার পার্থিব কোনো লাভ নেই আর আমার কোনো লসও নেই লাভ এতটুকু যে আল্লাহ ফাকরাবুল আলম আমার মেহনতের ফল আমাকে দেবেন আপনার মেহনতের ফল আপনাকে দেবেন যেই ভাই তার কাছে ক্যাসেট পৌঁছেছেন ইসলামিক বই পৌঁছেছেন তাকে আল্লাহ তার ফল দেবেন তো তারপরে সোহেব আলী ইসলাম বলছেন অমা তৌফিক ইল্লাবি আলাইহে তবাক্কাল তো সুতরাং আল্লাহর উপরে আমার ভরসা আমি আল্লাহর উপর ভরসা রাখি হে অনিব এবং তার দিকে আমি প্রত্যাবর্তন করি তার দিকে আমি ধাবিত আল্লাহর কাছ থেকে চেয়ে আল্লাহ তুমি আমাকে ভালো কথা বলার তৌফিক দান করো আমার কথার মধ্যে তাসির দান করো আমার কথার যাতে করে মানুষের উপর প্রতিক্রিয়া হয় তাদেরকে কবুল করো আল্লাহ তুমি তৌফিক দান করো আলিহি তোয়াক্কাল তো অনি এই আয়াত শেষ করার পরে আরেকটি ভুল ধারণা দূর করছি অনেকে মনে করে যে এরা তো শুধু গিবতি করতে থাকে মানুষের কুৎসা বয়ান করতে থাকে এ সম্পর্কে একটি বিস্তারিত দুই সপ্তাহ আগে মঙ্গলবারে বক্তব্য করেছি কিন্তু শুক্রবারে যেহেতু অনেক ভাইরা আসেন যারা মঙ্গলবার আসেন না সেই জন্য সেই আলোচনা শোনেননি এই কিতাবটি হচ্ছে রিয়াদুসালেহীন চতুর্থ খণ্ড বাংলাদেশের ছাপা সেজন্য সুবিধা হবে বাংলাদেশে সহজে বইটি পেয়ে যাবেন ঢাকায় আপনি চতুর্থ খণ্ড আর আল্লামা ইমাম নবী রহমতুল্লাহ আলের লিখা যিনি অনেক পুরনো আলেম ষষ্ঠ শতাব্দীর আলেম বা সপ্তম শতাব্দীর আলেম তো তিনি লিখছেন মায়ুবাহ বাবো মায়ুবাহ মিনাল গিবাহ যে ধরনের গিবতে দোষ নেই মানুষের দোষ বয়ান করলেন কিন্তু সেই দোষ বয়ান করলে কোন কি নেই দোষ নেই দোষ বয়ান করলে দোষ নেই তার নাম নাজায়জ গিবত নাই হারাম গিবত নাই ছয়টি জায়গা তিনি বলছেন যে ওয়াহুয়াসিত্তাতু আসবাব যেই ক্ষেত্রগুলিতে গিবত মানুষের নিন্দা করা যেতে পারে মানুষের দোষ তুলে ধরা যেতে পারে মানুষের ভুল ত্রুটি তুলে ধরা যেতে পারে সেগুলি হচ্ছে সিদ্ধাত আসবাব ছয়টি স্থান ছয়টি কারণে এরূপ করা যেতে পারে অনুবাদক লিখছেন অনুবাদকের কথাটি পড়ে দিলাম যাতে করে আপনি পড়লে দেখবেন যে কথাটি রয়েছে আরবিতে সিদ্ধাত আসবাব বয়ন করেছেন তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে একটি ক্ষেত্র হচ্ছে তাহজির তাহজিরুল মুসলিমিন আমিনাশ্বর চতুর্থ কারণ ছয়টির মধ্যে চতুর্থ কারণ এখানে তাহজিরুল মুসলিমিনা মিনাশারে ওয়ানিস নাসিহাতহম মুসলিম জাতিকে কোন অনিষ্ট থেকে ধর্মের ক্ষেত্রে অনিষ্ট হোক আকিদার ক্ষেত্রে অনিষ্ট হোক আমলের ক্ষেত্রে অনিষ্ট হোক ধর্মের ক্ষেত্রে হোক আর দুনিয়ার ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক ধার করজ দেওয়ার ক্ষেত্রে হোক বিবাহ সাদীর ক্ষেত্রে হোক মুসলিমকে কোনো অনিষ্ট থেকে বিপদ থেকে ইমানি বিপদ হোক ধর্মীয় বিপদ হোক আর দুনিয়ার কোনো বিপদ হোক এসব থেকে সতর্ক সাবধান করার জন্য যে খবরদার ওই লোক থেকে সাবধান ওই তরিকা থেকে সাবধান এই ধরনের বক্তা থেকে সাবধান এই ধরনের পীর থেকে সাবধান ইত্যাদি অনাসিয়াতহম এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া তাদের কল্যাণ কামনা করার উদ্দেশ্যে যে তাদের মঙ্গল হোক এইভাবে মহাদ্দেশিন কেরামরা বলছেন যেমন জারহুল মজরুহীন মিনার রোয়াত অশহুদ মহাদ্দেশিন কেরামা যেমন যারা দুর্বল অথবা মিথ্যুক হাদিসের বর্ণনাকারী তাদের জীবনী বর্ণনা করেছেন মহাদ্দেশিন কেরামরা এই হচ্ছে একটি ক্ষেত্র কারণ তার এই যে দোষগুলি তার ব্যক্তি জীবনের দোষ নাই এই এমন দোষ যেই দোষগুলি তার কিতাবে রয়েছে অথবা তার বক্তব্যে রয়েছে তার তরিকাতে রয়েছে আর লক্ষ লক্ষ লোক এই তরিকার গান গাইছে লক্ষ লক্ষ লোক তার বইগুলি পড়ছে লক্ষ লক্ষ লোক তার বক্তব্যগুলি শুনছে সুতরাং লক্ষ লক্ষ লোক এইভাবে গোমরা হয়ে যাচ্ছে এই যে জায়েজ এ তো বললাম এমন নবীর কথা কেউ বলতে পারি এমন নবী বলেছেন এমন নবী একজন আলেম ছিলেন আলেমের কথা শরীয়তে দলিল নাই যদি কোরআন এবং হাদিস দ্বারা তা প্রমাণিত না হয় তাই শোনেন নবী করিম সাল্লাহ আলী সাল্লামের হাদিস কয়েকটি উল্লেখ করেছেন মা এসারদি আল্লাহ তালা থেকে একটি হাদিস উল্লেখ করেছেন আবির রহমতুল্লাহ আলী যে এই সব ক্ষেত্রে গিবোধ করা যে শরীয়ত সম্মত তার একটি ক্ষেত্রে বলছেন নবী করিম সাল্লাহাম একবার একটি খুব খারাপ লোক খারাপ চরিত্রের লোক আসছেন আসার পরে নবী সাল্লামের সাথে সাক্ষাতের জন্য অনুমতি চাইছেন নবী সাল্লাম লাহু অনুমতি দিয়ে দাও তাকে বেশ আখুল আশিরা ওই বংশের সবচেয়ে খারাপ লোক এই লোকটি অনুমতিও দিতে বলছেন তার অনিষ্ট থেকে বাঁচার জন্য যে আসতে দাও কথা বলতে দাও তাকে এ কথা নয় যে ধাক্কা দিয়ে বের করে কারণ ধাক্কা দিয়ে বের করলে আরো বেশি ক্ষতি করবে মুনাফেক হয়তো না তাকে কথা বলতে দাও আর বলছে বেসা বেসা মানে খারাপ সবচেয়ে খারাপ আখুল আশিরা ওই বংশের এই যে লোক এ হচ্ছে সবচেয়ে খারাপ লোক মুতাফাকুন আলী বুখারি মুসলিম শরীফের হাদিস এই হাদিসটি ওই গত এক সপ্তাহে আগে যে বক্তব্য করেছি তাতে শুনিয়েছি যে নবী করিম কাছে আনহা আসলেন আর বললেন আতাই তো নবী সাল্লাহাম তো আমাকে দুইজন পায়গাম দিয়েছে বিয়ে করার জন্য মাবিয়াও পায়গাম দিয়েছে আর আবু জাহামও পায়গাম দিয়েছে কাকে আমি বিয়ে করবো ইয়ারসুল্লাহ আপনার কাছে পরামর্শ চাই নবী করিম আম্মা তো হচ্ছে একেবারে দরিদ্র ফকির যার কাছে কিছুই নেই নিজেই খেতে পাই না তোমাকে কি খাওয়াবে আল্লাহ তাকে পরে বাদশাহ বানিয়ে দিলেন আমিরুল মোমেন বানিয়ে দিলেন কিন্তু তার সম্পর্কে নবী সাল্লাম নবী তার জীবদ্দশা বলছেন মা মাবিয়া আমার শালা হ্যাঁ কার ভাই হ্যাঁ কার ভাই ওম্মে হাবিবা রাজি আল্লাহ আনহার ভাই ফকির তার কাছে কোনো টাকা পয়সা নেই কি খাবে তোমাকে নিয়ে গিয়ে ও আমা আবুল জাহাম আবুল জাহাম ওরও একটি দোষ আছে ফালাইয়াজাউল আসান কেহি তার কাঁধ থেকে লাঠি রাখে না সবসময় এরকম লাঠি নিয়ে প্রস্তুত লাঠি ধরে প্রস্তুত এদিক ওদিক থেকে লাঠি খুঁজতে না হয় স্ত্রীকে মারার জন্য সবসময় নিয়ে মোত্তাফাকুন আলী বোখারি মুসলিমের হাদিস লাঠি যে কাঁধের উপরে রাখে না এর ব্যাখ্যা আরেকটি হাদিস এসছে মুসলিম শরীফে আম্মা আবুল জাহান দারে বোন না মোবালাগার খুব স্ত্রীকে মারে স্ত্রীকে মারে এর আগে বিয়ে করে কাউকে রাখতে পারেনি এত মার মারে স্ত্রীকে তুমি ওকে বিয়ে করবে এগুলি দোষ না আইব নয় গিবত নয় কিন্তু বিয়ে করিম শাসন স্বয়ং রহমতুল্লিল আলমী নিজে গিবত করত কারণ জরুরি না হলে এই মহিলা ফেসে যাবে গিয়ে ওই ফকিরের কাছে ফেসে যাবে খাওয়াইতে পারবে না ভিক্ষা করতে যাবে আর না হলে ফেসে যাবে গিয়ে এই জালেমের কাছে জি এভাবে আরো কয়েকটি হাদিস উল্লেখ করেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাই যাকে এই বিষয়টি এখান থেকে শেষ করছি এখন আসি আসল বিষয়ের দিকে চর্ম নাই তার তরিকা কি এর আগে আমি বাংলাদেশে বা ভারতে পাকিস্তানে হানাফিদের কয়েকটি তরিকার কথা বলেছি আশা করি মনে আছে আহলিসন্নতল জামাতের আকিদা বলে যে আলোচনা করেছি তাতে বলেছি হ্যাঁ পাঁচটি গ্রুপের কথা বলেছি তাই না হানাফিরা পাঁচ ভাগে বিভক্ত হয়েছে কে বলতে পারেন একটি হচ্ছে কাদিয়ানি হ্যাঁ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রথম হানাফি মৌলবি ছিল আর হানাফি স্টেজে বক্তব্য করে বেড়াতো তারপরে সে কাদিয়ানি নবী অতি দাবি করলো দিয়ে তার দলবল নিয়ে বেরোইল দ্বিতীয় হচ্ছে জামাতে ইসলাম জামাত তৃতীয় হচ্ছে জামাতে ইলিয়াসি ইলিয়াসি জামাত হ্যাঁ তবলিগি জামাত আর চতুর্থ হচ্ছে দেওবন্দি জামাত আর পঞ্চম হচ্ছে বেরেলবি জামাত যাদের ইমাম হচ্ছে আহমদ রেজা খান যাকে তারা আলা হাজরাত বলে জি এই পাঁচটি জামাত এখন এই চর্মনাইয়ের সম্পর্ক কোন জামাতের সাথে পাঁচের বাইরে পাবেন না কিন্তু এই পাঁচটি জানা থাকলে সুবিধা এই হবে যে গোটা বাংলাদেশ ভারত পাকিস্তানের আলেম সাধারণকে পাঁচের একে পাবেন অবশ্য এ পাঁচটি ছাউনি রয়েছে জি পাঁচটি ছাউনি হচ্ছে বেদাতি ছাউনি আর বাকি কোরআন সন্ন্যার একটি ছাউনি রয়েছে উপমহাদেশে জি সেই ছাউনিতে যেতে হবে পাঁচটি ছাউনির কোনো একটিতে গেলে হবে না চর্মনাই সাহেব চর্মনাই সাহেব বর্তমান গত যে মরল এই চর্মনাই আর তার আগে তার বাবা চর্মনাই তার বাবার লেখা কিতাব তার বাবার নাম কি ছিল বলতে পারেন ফজলুল করিম সাহেবের বাবার নাম ছিল সৈয়দ মোহাম্মদ ইসহাক তার নিজের হাতে লেখা কিতাব তাহলে কি ওই কথা বলতে পারবেন না যে এসব হয়তো মিথ্যা কথা তার নামে বলা হচ্ছে তাই না তিনি কোন তরিকার লোক ছিলেন তিনি নিজে দাবি করেছেন আমি দেওবন্দি তরিকার লোক তিনি নিজে দাবি করেছেন এই কিতাবে দাবি করেছেন যে দেওবন্দি তরিকার লোক আর আমার সম্পর্ক আমার পীর অর্থাৎ ফজলুল করিম সাহেবের পীর তার বাবা আর তার বাবার পীর হচ্ছে হ্যাঁ ইব্রাহিম সাহেব বাংলাদেশের আর ইব্রাহিম সাহেবের পীর হচ্ছে রশিদ আহমদ গঙ্গোহী রশিদ আহমদ গঙ্গোহী দেওবন্দি বড় আলেম আর রশিদ ফতোয়া রশিদিয়া তার বড় কিতাব রয়েছে আর রশিদ আহমদ গঙ্গোহির পীর হচ্ছে হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি এই সিলসিলা এই সিলসিলা এই কিতাবের চৌষট্টি পৃষ্ঠায় রয়েছে এই সিলসিলার কথা উল্লেখ রয়েছে তাহলে দেওবন্দি আকিদাতে যে আকিদাগুলি বর্ণনা করেছি তাদের কিতাব থেকে সময়ের স্বল্পতার কারণে তাদের কিতাব থেকে উল্লেখ করা হয়নি কিন্তু প্রত্যেকটি আকিদা বর্ণনা করেছি একটি কিতাবের আলোকে শুধু আল মোহান্নাদ আল আল মুফান্নাদ আরবিতে কিতাবটি লিখা হয়েছে খালিল আহমদ সাহারানপুরীর লিখা কিতাব আর খালিল আহমদ সাহারানপুরীর দেওবন্দি একজন তাদের মহাদ্দেশ এই খালিল আহমদ সাহারানপুরীর কিতাব থেকে তাদের প্রায় কাছাকাছি পনেরোরও বেশি পনেরো থেকে বিশটি ইসলাম বিরোধী সন্ন্যত বিরোধী নবী করিম সাল্লামের আদর্শ বিরোধী আকিদা উল্লেখ করা হয়েছে সেই সব আকিদা এই কিতাবে পাবেন চর্মনাইয়ের কিতাবে তাহলে চর্মনাইয়ের কিতাব বেশ কিছু কিতাব রয়েছে আর প্রায় কিতাবে নিজ ব্যবসাকে ফলপ্রসূ করার জন্য খুব নসিহত করেছে মরিদানদেরকে যে আমার কিতাবগুলি অথবা আমার বাবার আমার বাবার কিতাবগুলি অবশ্যই পড়বেন হ্যাঁ করিম সাহেব তার বাবার কিতাবগুলি পড়ার জন্য খুব নসিহত করে বারবার শুরুতে অথবা শেষে ভূমিকাতে অথবা সমাপ্তিতে লিখেছেন এইসব কথাগুলি এগুলি হচ্ছে তার কিতাব ভেদে মারেফাত বা ইয়াদে কথা ভেদে মারেফাত বা ইয়াদে আকদা ভেদে মারেফাত এই কিতাবে কি আছে এই কিতাবে সবকিছুই আছে নবী সাল্লা সাল্লামের সহি সুন্নত ছাড়া সহি হাদিস নেই এতে আর দু চারটি তিনটি আয়াত হয়তো আছে কিন্তু সেই আয়াতগুলি প্রত্যেকটির অপব্যাখ্যা করা হয়েছে আপনাকে আয়াতগুলি খুলে যখন দেখাবো তখন আশ্চর্য হবেন আয়াতগুলিকে তার সহি উদ্দেশ্যে নিয়ে আসা হয়নি তার পিতন্ত্রকে এই মার্কেটকে হ্যাঁ ভালো যাতে করে এই মার্কেটে লাভবান হওয়া যায় মার্কেটকে ভালো করে চালু করা যায় সেই জন্য আয়াতগুলিকে পেশ করা হয়েছে আর কোনো উদ্দেশ্য নাই এই হচ্ছে কিতাব এই কিতাব থেকে আজকে আলোচনা শোনাবো আর একটি কিতাব আছে বড় কিতাব মামা এজ কারি কারিমিয়া এই কিতাব লেখক কে হ্যাঁ এই পীর সাহেব কিবলার বয়ান যেখানে যেখানে গিয়ে বয়ান করতেন এই বয়ানগুলি হচ্ছে পীর সাহেব কিবলাকে জি হ্যাঁ কিন্তু বয়ানগুলি সংকলন করেছে সে কিন্তু বয়ানগুলি কার ফজলুল করিম সাহেবের বক্তব্য এই শোনাবো ইনশা আল্লাহ তালা আজকে হয়তো সময় হবে না আগামী মঙ্গলবারে কিছু শোনাবো আর শুক্রবার ইনশা আল্লাহ তালা আবার ওয়াদা থাকলো ইনশা আল্লাহ তালা আল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি এই কিতাবের সাথে এই কিতাবে শির্ক রয়েছে আল্লাহর সাথে বাদানুবাদ রয়েছে জি আর বিদাতে তো ভরপুর রয়েছে আরেকটি কথা শুনে রাখুন সংক্ষেপে বলা সংক্ষেপে বললে অসম্পূর্ণ থেকে যাবে তাদের এই সব ভুল ত্রুটি তুলে ধরা এমন কোন পৃষ্ঠা নেই যাতে ভুল নেই এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে টোটাল কতটি ছিয়ানব্বই পৃষ্ঠা ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে এমন কোন পৃষ্ঠা নেই যাতে দেখেন রং দেওয়া নেই হলুদ করা নেই বা কালার করা নেই দেখছেন না দেখছেন হ্যাঁ। দেখছেন এইভাবে ভরা ভর্তি আর আমার নোট ভর্তি এতগুলি নোট যদি আপনাদের সামনে বক্তব্য করি তো কয়েকটা বক্তব্য বলবে যে নোট ভর্তি এই নোটে ফুল জি প্রত্যেকটা ভুল ত্রুটি নোট করে রেখেছে নোটে ফুল হয়ে আছে নোটে ফুল হয়ে আছে এখন ইনশা আল্লাহ তালা এই প্রথম নোট থেকে শুরু করি পৃষ্ঠ নম্বর সাত পৃষ্ঠ নম্বর সাত লেখছেন চিস্তিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবক এটি যেহেতু ভূমিকা আর ভূমিকা লিখছেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম হ্যাঁ বিগত পীর হ্যাঁ, পীর সাহেব চর্মনায় বরিশাল তিনি লিখছেন আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন দোজখের আজাবের পথ বন্ধ করিয়া বেহেস্তে যাইবার জন্য কিতাবে কিসে কিতাবে একশো ছাব্বিশ তরিকা বয়ান করিয়াছে কে বয়ান করিয়াছে কে বয়ান করিয়াছে আর কটি তরিকা হলো একশো ছাব্বিশ তরিকা আল্লাহ কয়টি তরিকা বয়ান করেছেন আল্লাহ বলছেন গাইর আল ইসলামে দিনান আমি কিছু কিছু আয়াত নোট করেছি গাইর আল বহু আখেরাতে মিনাল ইসলাম ছাড়া আর ইসলাম একটি না একাধিক ইসলামই এক দিন ওয়াহেদ দিন হচ্ছে একটি ইসলাম ছাড়া যে অন্য কোন পথ অবলম্বন করবে আল্লাহ কখনো তা গ্রহণ করবেন না কবুল করবেন না ওয়াহুয়াফিল আখেরাতে মিনাল খাসেরিন এবং সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হবে কে জান্নাতে গিয়ে একশো ছাব্বিশ তরিকা ধরার পরও ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ তাহলে যাবে কোথায় জান্নাতে যাবে না জাহান নামে জাহান নামে অবশ্যই যাবে সেই জন্য ক্ষতিগ্রস্ত সুরে আল ইমরান আয়াত নম্বর পঁচাশি জি সেই রাস্তা হচ্ছে রাসুলের রাস্তা তাই আল্লাহ পাক সুরান আয়াত নম্বর একশো পনেরোতে বলছেন ওমাই ইয়সাকির রাসুলা তাহলে কোরআন আল্লাহ সাবিল বলেছেন ওয়াত্তাবে গাইরা সাবিল মমিন মমিনদের তরিকা ছাড়া অন্য কোন তরিকা অন্য রাস্তা যে ব্যক্তি ধরবে নুয়াল্লিহ মাতাওয়াল্লাহ সে যেদিকে যেতে চাইবে সেদিকে আমি পাঠাবো চরমানাই যেতে চাই চরমানাই পাঠিয়ে দেবো শস্যিনা যেতে শস্যিনা পাঠিয়ে দেবো হ্যাঁ পুরপুরা যেতে ফুরপুরা পাঠিয়ে দেবো আটরসি যেতে চাই আটরসি পাঠিয়ে দেবো আর ফুলতুলি যেতে যাবে মরল সে গত সপ্তাহে ফুলতুলি পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো সেখানে নোয়াল্লিহে মাতাওয়াল্লা আর কোথায় পাঠাবো আখেরাতে অনুসলিহে জাহান্নামা আল্লাহ বলছেন অনুসলিহে জাহান নামে আমি তাকে প্রবিষ্ট করব দাখিল করব ওয়াসাত মাসিরা পরিণাম বড়ই খারাপ পরিণাম বড়ই খারাপ যে বললাম সোরা নাম আয়াত সোনা নেশা আয়াত নম্বর একশো পনেরো তাহলে ইসলামের তরিকা একটি তরিকা আর মমিনদের রাস্তা যেই যেই জামানায় কোরআন নাজিল হচ্ছিল তখন কারা মমিন ছিলেন সাহাবাই কেরাম তাহলে সাহাবাই কেরামের রাস্তা ধরতে হবে সাহাবাই কেরামের রাস্তায় চিস্তিয়া নাম ছিল সাবেরিয়া ছিল যে চরমনাই তরিকা ছিল বা কোন পীর ছিল কেউ পীর ছিল আর কেউ মরিদ তাহলে বোঝা গেল এইসব ছাব্বিশ তরিকা কিতাবে আছে কোরআনেও নেই হাদিস তাই বললাম কোরআনও নেই হাদিস নেই বাকি সবকিছু আছে একশো ছাব্বিশ তরিকার কথা আছে কোরআনও নেই হাদিসও নেই ঠিক আছে না তাহলে কথা যে এই কেতাবে সবই পাবেন শুধু কোরআন হাদিস পাবেন না সেই আর যদি এক একটি হাদিসও উল্লেখ করে তা জাল জাল অথবা জয়ীফ যে একটি হাদিস উল্লেখ করেছে জাল অথবা জয়ীফ জি আচ্ছা এই তরিকা সম্পর্কে বলছে যে একশো ছাব্বিশ তরিকা বয়ান করিয়েছে তন্মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট তার মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা সবচাইতে শর্টকাট আল্লাহ বলেছেন এই কথা রসুল বলেছেন যে এতগুলি তরিকা আছে তার মধ্যে এই তরিকাটা খুব একবারে শর্ট রাস্তা বলেছেন একটি রাস্তার কথা বলেছেন আর ওই রাস্তা হচ্ছে মান কালা যেই ব্যক্তি লাহ অন্তরের স্থল থেকে হলুসিয়াতের সাথে নিষ্ঠার সাথে পাঠ করবে হলুসিয়াতের সাথে পাঠ করবে জান্নাত পাওয়ার জন্য আর আমল করবে না বেনামাজি হয়ে থাকবে কখনো না তাহলে এই লাইল্লাহ পড়াই মানে তার পুরোপুরি মুসলিম হওয়া নামাজ রোজা হওয়া জাকাত আর বিদার থেকে শির থেকে বাঁচা এই সমস্তের সাথে সাথে অন্যান্য যত পাপড়ি সব থেকে বাঁচা তাতে সামিল রয়েছে সামিন কালবি সেই ব্যক্তি দেখালাল না নবী করিম সাল্লাম আরো একটি তরিকার কথা বলেছেন হ্যাঁ? আমার উম্মতের আমার উম্মতে আসবে যাবে ইল্লামান আবা তবে যে ব্যক্তি অস্বীকার করবে আমার ছাউনিতে যাবে না ও চিস্তিয়া সাবিরার ছাউনিতে যাবে আটরসির ছাউনিতে যাবে শস্যিনার ছাউনিতে যাবে ইল্লামান আবা যে অস্বীকার করলো ইলামান আবা সহি হাদিস জিজ্ঞাসা করলেন সাহাবারা ইয়ারসুল আল্লাহ মান আবা কে অস্বীকার করবে কে নাবিকে অস্বীকার করবে বা কে জান্নাতে যেতে অস্বীকার করবে নবী করিম সাল্লাম বললেন দেখেন এই কথাটি মান আতানি যে ব্যক্তি আমার আনুগত্য করবে আমার আদর্শ মানবে আমার সন্ন্যত মেনে চলবে আমার তরিকায় চলবে মান আতানি দাখালাল জান্নাত সে জান্নাতে যাবে তাহলে শর্টকট রাস্তা কত শর্টকট এক কথাই মান আতানি দাখালাল জান্নাত কত শর্টকট এ শর্টকট বলছে আর এত লতিফা আর এত তরিকা আছে যে মাথাই খারাপ হয়ে যাবে হ্যাঁ? আর আমি যেই তরিকা বললাম মান আতানি দেখালাল জান্না যে নবীর আনুগত্য করবে দেখালাল জান্না জান্নাতে চলে যাবে ওমান আসানি আর যে ব্যক্তি আমার নাফারমানি করবে নতুন নতুন তরিকা আবিষ্কার করবে ফাঁকা দাবা সে অস্বীকার করলো সুতরাং জাহান্নামে যাবে বুঝলেন তাহলে তাদের তরিকার কথা যা করিম বলছেন এই তরিকাতে আছে চক্ষু মুদিয়া জিকির শুরু করিবেন প্রথম সবক হচ্ছে চক্ষু মুদিয়া জিকির শুরু করবেন কোরআনের নেই আছে কি হাদিস কোন একটি সহি হাদিস আমি বলি বারবার যে বিদাতিদেরকে যে একটি সহি হাদিস নিয়ে আসুন যথেষ্ট নেই কেয়ামত পর্যন্ত সময় দিলাম বিদাতিদেরকে যে একটি সহি হাদিস নিয়ে আসুন যে নবী করিম সাল চোখ বন্ধ করে জিকির করেছেন তার খোলাফের রাশেদিন আবু বাকর উমার উসমান আলী তারা কেউ চোখ বন্ধ করে জিকির করেছেন বরং হানাফি ভাইদেরকে বলবো কারণ পাঁচটি তারা আবার পাঁচটি ভাগে ভাগ হয়েছে ইমাম আবু হানিফা থেকে প্রমাণ করেন ইমাম মানে চোখ মুদে জিকির করতেন সহি সূত্রে প্রমাণ করতে হবে নেই তাহলে আসলো কত কত বড় বিদাতের বিদাত যে ইমাম আবু হানিফাকে খবর নেই বিদাতের তিনিও জানেন না এই বিদাতের কথা তারপরে বলছিলাম না যে আমার ওয়ালেদ সাহেবের রচিত সাতেশখানা কিতাব পড়িবেন ব্যবসা চালানোর জন্য বড় চিন্তা আছে হ্যাঁ কারণ এই ব্যবসা বড় ব্যবসা জি এই ব্যবসা অনেক লোককে বড় লোক বানিয়ে দিয়েছে অনেকে দিনের খেদমত করে বড় লোক হয়েছে আবার অনেকে বিদাতের খেদমত করে বড় লোক হয়েছে এই ব্যবসা কিতাব বিক্রি করার ব্যবসা জি শুধু আখেরাতের বয়ান তাতে রয়েছে কি আখেরাতের বয়ান আখেরাতের বয়ান শোনাবো শুনবেন যে খরচ যাইবে আখেরাতের নেকির পাল্লায় উঠিবে এইসব বই কিনতে যা খরচ করবেন নাকি আখেরাতের পাল্লায় উঠবে দেখেন আখেরাতের পাল্লায় কেমন উঠে এখন আসুন পৃষ্ঠা নম্বর এগারো পৃষ্ঠা নম্বর এগারোতে বলছেন তিনি শোনেন দুইটি কথা রয়েছে তার মধ্যে একটি রয়েছে সিরকিয়া কথা দস্তগীর তাতে রয়েছে কি রয়েছে দস্তগীর পড়ে শোনে আপনাদেরকে বলছেন যে বিবাহের জন্য একজন উকিলের উকিলের আবশ্যক পুল পার হওয়া হইতে ধরনের দরকার আল্লাহকে চিনতে কেন একজন পথ প্রদর্শক লাগিবে না জনাব খুব খেয়াল করুন আমাদের পিরানে পীর দস্তগীর জি জনাব খুব খেয়াল করুন আমাদের পিরানে পীর দস্তগীর হজরত মাওলানা কারামত আলী সাহেব র জৈনপুরি এত বড় আলেম হওয়া সত্ত্বেও কেন হজরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব এর কাছে মরিদ হইলেন দলিল দেখলেন কোরআনে মানে বললাম না যে কোরআনও নেই হাদিসে নেই কিন্তু আছে যে আমাদের কেরামত আলী সাহেব পিরানে পীর দস্তগীর আহমদ আলী সাহেবের পীর মরিদ হইলেন সুতরাং আপনাকে তো হইতেই হবে আপনি একজন সাধারণ মানুষ কোরআন হাদিসের প্রয়োজন নেই বড়রা হয়েছে আপনাকে হইতে হবে আচ্ছা যে কথাটি এখানে বলতে চাইছিলাম সেটি হচ্ছে পিরানে পীর পিরানে পীর মানে মানে পিরান জমা ফার্সি ভাষা বলছি ফার্সি কিছু পড়েছি আমি পিরান মানে জমা আর পীর হচ্ছে ওয়াহেদ এক বচন পীরদের পীর পিরানি পীর মানে পীরদের পীর মুড়িদের পীর এত বড় সে পীর যে পীরেরা তার মুড়িদ হয় পিরানে পীরের মানে আর দস্তগির দস্ত মানে হচ্ছে হাত এই জন্য হাতের মোজাকে দস্তানা বলে হ্যাঁ দস্ত মানে হচ্ছে হাত আর গির মানে গিরফতান থেকে গির মানে ধরা গ্রেফতার মানে ধরা পাকাড়না এসব পড়েছেন আমাদের মা ফার্সি যারা পড়েছেন ওই ছোট ছোট কিতাবগুলি মাদ্রাসে পড়েছেন না আব্দুল মাদ্রাসে পড়ার লোক এখানে আছে তারা সাক্ষী দেবে ইনশাল্লাহ তারা দস্তগীর মানে যিনি হাত পাকড়ে নেওয়ালা যখন ডুবে যাচ্ছেন ওয়ালা মুসিবতে যখন ছেলে মেয়ে হচ্ছে না যখন রোগ ভালো হচ্ছে না যখন জাহান্নামে ডুবতে যাচ্ছেন তখন হাত ধরে উঠিয়ে নেবে এই জন্য দস্তগীর বলুন এই কথাটি কি তৌহিদ সন্নত না শের কুফরি শের শের ডা শের দস্তগীর আর গৌসুল আজম আর গরিব নামাজ এগুলি হচ্ছে শিরকিয়া পরিভাষা যা আমাদের দেশে রয়েছে বাড়িতে মসজিদে বাসে বিদাতিদের লেখা আছে গরিব নামাজ গৌসুল আজম আর দস্তগীর দস্তগীর মানে বুঝলেন তাহলে বলুন এতে আছে কি জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা হ্যাঁ, দাস্তেগিরি বলেই জাহান নামে চলে যাবেন জি হজরত মৌলানা আশাফ আলী থানবী এত বড় আলেম হওয়া সত্ত্বেও দলিল হচ্ছে কি আশাফ আলী থানবী তিনি নিজ হস্তে হাজারের উপর কিতাব লিখিয়েছেন যেটি বাড়াবাড়ি অতিরঞ্জন তিনিও হজরত হাজি সাহেবের কাছে কেন মুড়ি ধরিলেন হাজি এমদাদুল্লাহ মহাজের কি যে তিসরি জামাত পর্যন্ত পড়া বোখারি পড়েনি তার মুড়ি হয় আশাফ আলী থানবী তাদের অবস্থা কেমন এত বড় বড় আলেম রশিদ আহমদ গাঙ্গোহী এত বড় বড় আলেম কোরআন হাদিস পড়ে আর পড়িয়ে সারা জীবন কাটিয়ে দিয়ে এমন এমন গুমরাহির পাকে গিয়ে পড়েছে কাদায় গিয়ে আছাড় খেয়েছে যে দুসরি তিসরি জামাতে পড়া হাজি আহমদুল্লাহ মহাজের মাককে তার পীর তার মরিদ হইতো তার আগে আল্লাহ আকবর এইভাবে তাসাওফে গিয়ে আর পীরের খপ্পরে গিয়ে নিজেকে গুমরা করে ফেলেছে তারা আপনারা বন্ধ করবেন না কসম করে নিয়েছেন হ্যাঁ কসম করে নিয়েছেন যে বন্ধ করবেন না আপনারা আচ্ছা পৃষ্ঠা নম্বর পনেরো তাতে আরো হাসির কম বেজ নেই মরে যাওয়া লাশকে হুকুম করছে কম বেজ আমার হুকুমে উঠো দাঁড়াও জি হজরত শামসুদ্দিন তবরিজির নকল শামসুদ্দিন তবরিজি এক বিদাতি সুফি ছিল যার অনেক সিরকিয়া কুফরিয়া তাসাওফে তার কথাবার্তা রয়েছে আমার কাছে আরবিতে একটি কিতাব আছে কারণ এ ছিল পারস্য দেশের লোক সুতরাং ওই আরবি কিতাব থেকে তাবরিজি সম্পর্কে কারণ এরা এরা সব এগুলোকে অলিউল্লাহ মনে করে আমাদের দেশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের বিদাতপন্থীরা দেওবন্দি বেরলুবিরা এরা এদেরকে অলিউল্লাহ মনে করে তাদের জীবন ইনশা আল্লাহ তালা সময় সাপেক্ষ শোনাবো আমার কাছে সব মেটেরিয়াল মজুদ রয়েছে শুধু সময়ের প্রয়োজন আছে আল্লাহ ফাকরবুল আলম যাতে করে হায়াতে বরকত দান করেন আর কাজেও যেন আমলে আল্লাহ বরকত দান করেন বড় কিসা শুনিয়েছে কিসা শোনালে তো গোটা সময় এখানে লেগে যাবে বলছে যে একদা হজর তাবরেজি পীর সাহেব কিবুল্লাহ পীর সাহেব কিবুল্লা দেখলেন তাদের কিবুল্লা তাহলে শুধু বেরলিবিদের আমরা দেশে ভাবতাম যে বেরলিবিদের মনে হয় বলা হয় পীর আমার ধারণা ছিল দেশে থাকা পর্যন্ত দেশে পড়া ফারেক হয়ে গেছি দৌরা হাদিস তারপরে ভাবতাম যে দেওবন্দিরা হয়তো পীরকে কিবলা মনে করে না ওই কাবা শরীফকে হয়তো আমাদের মতোই কিবলা মনে করে এটা ভাবতাম আর ভাবতাম যারা বেরুলবি রেসবি রয়েছে ওরাই মনে হয় পীরকে কিবলা বলে কিন্তু দেখলাম যে বাবরে বাবা দেওবন্দি আর বেরুলবি তো একই মায়ের পেটের ভাই একই মায়ের পেটের ভাই দুটোই দাবি করে হানাফি হওয়া আর দুটোই তাসাওফের এই শির্ক বিদাতে একবার সমান সমান ডুবে রয়েছে পার্থক্য শুধু দুনিয়ার কোন স্বার্থে তাদের ইতলাফ হয়েছে দিয়ে দুটো ছাউনি তৈরি করেছে ভারতের বেরিলি শহরে আহমদ রেজা খান বেরেলবির বড় আস্তানা তৈরি হয়েছে আর ভারতের সাহারানপুর ডিস্ট্রিক্টে দেওবন্দে দেওবন্দীদের আস্তানা তৈরি হয়েছে পার্থক্য শুধু এতটুকু দেখেন না পীরে কিবলা অথচ দাবি করছে যে আমরা দেওবন্দি ঠিক না রশিদ আহমদ গাঙ্গহির সিলসিলায় আমরা বলছে তবরেজি পীর সাহেব কিবলা একদা হজরত তবরেজি পীর সাহেব কিবলা তাহাকে বলিলেন কাকে কারো একসাথে কথা হচ্ছে ঘটনা হচ্ছে লক্ষ্য করে আসুন মসনবি রুমির ভিতরে বর্ণিত হয়েছে একদা হজরত তাবরেজি পীর সাহেব পেলা তাকে বলি না বাবা রোম শহরে একটি সুন্দর পাত্র আছে উহাকে তুমি গরম করিতে পারো শামস আছে কোথায় ইরানে পারস্যে দেশে হ্যাঁ আর খোঁজ খবর নিচ্ছে কোথাকার হ্যাঁ, ইউরোপের রোম রোম মানে হচ্ছে ইউরোপ ইউরোপে একটি পাত্র আছে ওটাকে এখান থেকে গরম করতে পারবে তুমি তিনি উত্তরে উত্তর করিলেন হুজুর দোয়া থাকিলে আল্লাহর ফজরে পারিব অসুবিধা কি এসব তো ডাল ভাত ব্যাপার সর আল্লাহ তো এইসব খোদাই দিয়ে রেখেছে তাদেরকে পীরের আদেশ নিয়ে তিনি তখন এই রোম শহরের দিকে রওনা হইলেন কিছুদূর অগ্রসর হওয়ার পর পথে মধ্যে ঝুপড়ির ভিতর এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়ে কাঁদিতে দেখিলেন লাশ তার মানে মুরিদ মরিদকে পাঠাচ্ছে সমস্তাবরিজি লাশ নিয়ে কাঁদতে দেখছে শুনিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে হুজুর বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করিল হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নাই একটি পুত্র ছিল সে আমার যথেষ্ট খেদমত করিত তাহার এতেকালের পর সে একটি নাতি রাখিয়া যায় পুত্র তো মারাই গেল এটা নাতি রাখিয়া গেল ওই বারো বৎসর বয়স্ক নাতি একটি গাভী পালিয়ে আমাকে দুগ্ধ খাওয়াইতো এবং আমার খেদমত করি তো সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন সে নাতিও গেল বারো বছর নাতি সেও গেছে সেও মরে গেল এখন উপায় না দেখে কাঁদিতেছি হুজুর বলিলেন এ ঘটনা কি সত্য বিরুদ্ধ উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও হে ছেলে বিদাতি তা আর আর ছোট তার ছোট পীর কে তাহলে সেই যদি এত বড় কেরামতি দেখাতে পারে এত বড় খোদাই ক্ষমতা তার মধ্যে থাকে তাহলে সামস তবরিজের মধ্যে কত বড় ক্ষমতা আর তার মধ্যে যদি এত ক্ষমতা থাকে তাহলে রুমির মধ্যে কত ক্ষমতা আর যদি এইরকমই ক্ষমতা তাদের থাকে তাহলে খাজা মরিন চিস্তিরি কত ক্ষমতা আর এই ক্ষমতা যদি চিস্তিরি থাকে তাহলে আব্দুল কাদির জিলানের কত বড় ক্ষমতা বুঝলেন এই হলো পীরতন্ত্রের ধর্ম হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও আমার হুকুম মানে কুম বেইজনি আরবিতে অর্থ হচ্ছে কুম বেইজনি আচ্ছা বলুন শামস্তাবরিজি ধরে নিলাম একজন পীর আর বিদাতিদের তরিকাতেই ধরে নিলাম দেওবন্দি আর বেরেলবেদের তরিকে যে হকানি পীর তাদের কথাই ধরে নিলাম হকানি পীর হকানি পীর বড় না ঈসা আলি সালাম বড় আপনার সাধারণ মানুষ একেবারে অশিক্ষিত মানুষকে যদি জিজ্ঞেস করি যে ঈসা আলি সালাম আল্লাহর রসুল তিনি বড় না শামস্তাবরিজি আব্দুল কাদির জিলানি বড় এক বাক্যে কি জবাব দেবেন কিন্তু জনসাধারণকে কিভাবে ধোকা দিয়ে গুমরা করে রেখেছে বিদাতি আলেমরা দেবন্দিয়ার বেরেলিবি আলেমরা শোনেন আল্লাহ ফাকরুল আলমিন কি বলছেন ঈসা আলি ইসলাম সম্পর্কে ও রাসুল আনিলা বানী ইসরাইল হে ঈসা তোমাকে বনি ইসরায়েলদের জন্য রাসুল করে পাঠাইলাম ওলি নয় পীর নয় তোমাকে রাসুল করে পাঠাইলাম আল্লাহ আকবর সালাতে মর্যাদা আল্লাহ আল্লাহ আলম হাইসু সালাতা আল্লাহ বলছেন আল্লাহ বেশি ভালো জানেন যে কাকে রাসুল আল্লাহ বানাবেন এমন আল্লাহ ফাকরুল চয়ন বাছাই আর মনোনয়ন যে আল্লাহ ফাকরুল স্পেশাল যাদেরকে রসুল বানিয়েছেন তাদের মর্যাদা তারপরও তাকে আল্লাহ খোদাই ক্ষমতায় এলাহি ক্ষমতায় কোনো ভাগ দেননি যে তুমি আমার ভাগিদার আমার অংশীদার হয়ে পড়েছ আমার আমার ক্ষমতা তুমি ব্যবহার করবে দিলাম তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম নাও তুমি ব্যবহার করো আমার মন্ত্রী এই ক্ষমতা নবী রসুলগণকে আল্লাহ পাক দেননি বলছেন আন্নি কাজিয়াতুকুম বি আয়াতি মির রাব্বিকুম তোমাদের পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে এসেছি আন্নি আখলোক লক্ষ্মিনা তিন তোমাদের জন্য আমি মাটি থেকে কাহাইয়া তুত্তাই পাখির মতো আমি পাখির চিড়িয়া তৈরি করে দেবো ফান খুফি আর তাতে আমি ফুক দিব ফায়া কোন তৈরান সে পাখি হয়ে উড়তে লাগবে বে ইজনিল্লাহ কোরআন আয়াত কি আল্লাহর হুকুমে আমার হুকুমে নয় সুবহান আল্লাহ আলাইহিস ইসলাম বলছে বেইজনিল্লাহ আর চরমনায়ের কিতা বলছে নেই আমার হুকুমে দাঁড়াও জি কোনটা দিন কোরআন জানিয়ে তার নাম ইসলাম না এই চর্মনায়ের নাম ইসলাম শোনেন ভালো করে আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাম করা সংশোধন করা আল্লাহ আমি মুখ খুলতাম না যদি তাদের মধ্যে কমপক্ষে ইসলাম বাঁচাবার মতো কিছু থাকতো কিছু ছোটখাটো বিদাত থাকতো তাহলে এইভাবে মুখ খুলতাম না আমি ছোটখাটো বেদাত যে না এতটা হয়তো পড়ে আর একটু এই ইত্যাদাই তো বিহাজ এই এইসবই করে আর আর কিছু হয়তো জৈব টৈব কিছু আছে তাহলে এইভাবে বলা এত জরুরি হয়ে যেত না বলার জন্য অনেক আলেমরাই ছিলেন কিন্তু এতদিন ধরে দেখছি যে না এরা লক্ষ লক্ষ লোককে গুম্ভা করে চলে যাচ্ছে বলার মতো লোকের অভাব ভুল ধরার মতো সাহসী মানুষের অভাব ভুল ধরার মতো সাহসী হয় না এত বড় পীরে কিবলা পীরে কিবলার ভুল ধরবে কারণ ফার্সি হচ্ছে আমাদের দেশের ধর্মীয় উৎস আর ফার্সিতে রয়েছে খাতায় বুজুর্গান গ্রেফতান খাতা আস্ত বুজরুগানের দিনের ভুল ধরাও ভুল তা আপনি বলবেন যে কুম্বেজনি বলা ভুল এটাও ভুল নাকি তাদের ধারণায় সেই জন্য চরমনাইয়ের ভক্তরা আর বড় বড় দেওবন্দি আলেমরা বাংলাদেশে ভুল ধরছে না আর ভুল ধরবে কি করে যদি তাদের এই বিশ্বাসী থাকে আকিদেই যদি এটি থাকে তাহলে আর ভুল ধরার তো প্রশ্নই উঠে না এটি হচ্ছে আসল ব্যাপার দেখুন আয়াত দেখুন তারপরে আব্রাসা জন্মগত অন্ধ কুষ্ঠ রোগী তাদেরকে আমি কি করে দিই আরোগ্যতা দান করি অহিল মাউতা মৃত্যুকে আমি জীবিত করি কিন্তু কার ক্ষমতায় কার আদেশে বে ইজনিল্লাহ তারপরে বলছেন বে ইজনিল্লাহ বে ইজনিল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে আদেশে আল্লাহ যদি অনুমতি না দেন তাহলে আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ অনুমতি মানে আল্লাহ ওই রোগে আসার অনুমতি দিয়েছেন আল্লাহ পাকি এটা হওয়ার অনুমতি দিয়েছেন আরোগ্যতার অনুমতি দিয়েছেন আরোগ্য হয়ে যাক তাহলেই এই অনুমতি নয় যে ঈশা তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম না এই অনুমতি নয় এই অনাব্যেও কমবে মাতা কলুন মাতা ফি বইতে কুমা তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা আমি ভবিষ্যৎবাণীও করতে পারি অনেক গাইবের কথাই বলতে পারি যে তোমরা বাড়িতে কি খাচ্ছ এবং কি তোমরা রেখেছো বাড়িতে সঞ্চিত করে যে আগামীতে খাবি ইন্নাফিজা আলী কালা আয়াতুম ইনকুন্তুম মমিনিন সুরে আল ইমরান আয়াত নম্বর উনপঞ্চাশ বুঝলেন তখন ওই ছেলে উঠিয়া দাঁড়াইল দেখলেন জি এসব কিসা ঘটেছে প্রথম কথা এর সনদি কি পাঁচশো বছর সাতশো বছর আগে গেছে তাবরেজির যুগ আর সেই যুগের কথা আজকে লিখা হচ্ছে আল্লাহর নবীর হাদিসের জন্য সানাদ লাগে হাদাসানা ফোলান ফোলান ফোলানে দাওরা হাদিস পড়া মৌলী সাহেবরা যারা দাওরা হাদিস পড়েন হাট হাজারিতে আর ফুটিয়াতে আল্লাহ আর বড় বড় মাদাসের যাত্রা বাড়িতে তারা হাদিস পড়তে পড়েন তখন যদি হাদাসানা হাদাসানা ফোলানুন না থাকে যদি শুধু ইমাম সাহেব বলেন যে কালা রাসুল্লাহ সনদ কোথায় ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ আসলেন দুইশো বছর পরে আর তিনি বলছেন কালা রসুল তাহলে মধ্যখানে কেমন করে জানলেন যে এটা কালা রসুল্লাহ সেখানে সনদের প্রয়োজন হয় কিন্তু পাঁচশো বছর সাতশো বছর আগে তবরেজির এই কিসা মন গড়া ঝুঠা কিসা মিথ্যা কিসা আর তার জন্য কোনো সনদ সূত্র নাই কোনো সাক্ষী নেই আর আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন এসব সিরকি কুফুরি কথা উঠে দাঁড়াইলো এবং বলিল আমার দাদু কোথায় উঠেই বলছে আমার দাদু কোথায় দাদুর খাদেম বড় দাদা সেনাবরে কোলে জড়াইয়া বলিল দাদা তুমি মরিয়াছিলে এখন কিরূপ জীবিত হইলে নাতি বলিল আল্লাহর বলি আমাকে জিন্দা করিয়াছেন যদি এই আকিদা সামান্যতম ভক্তি থাকে এই পীরের ওপর তো বলুন ইল্লাল্লাহ ইসলামের নবায়ন করুন ইমানের নবায়ন করুন আল্লাহর অলি জীবিত করেছে না আল্লাহ জীবিত করে সুবহান আল্লাহ এব্রাহিম আলী সালামের ঘটনার ওই আয়াত পড়ব নমরুদের সাথে যখন বহাস মোনাজেরা তর্ক হচ্ছিল তর্ক সবাই ইব্রাহিম আলী ইসালামের তিনি কি বলেছিলেন হ্যাঁ? হ্যাঁ? আল্লাহ ফাকরুল আলমিন সে বলেছে আনা ওহি অমিত আমি জীবিত করি আমার রব ইব্রাহিম আলী আমার রব তিনি জীবনের মালিক আর মরণের মালিক তখন সে বলে আমি তো তাই করি অমিত নমরুদ বলেছিল তখন মিনাল ফাতে বেহা মিনাল আর একটি ঘটনা আসছে সূর্যকে ডুবিয়ে ঘটনা তখন আরো বেশি ফিট হবে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান তুমি পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখো তো দেখাও তো দেখি নমরুদ তুমি যখন খোদা তুমি যখন মৃতকে জীবিত করতে পারো আর যে জীবিতকে তুমি মেরে দিতে পারো আনা ওই অমিত বলছো অর্থাৎ একটা লোকে জবাই করে দিলাম ওর যুক্তি কি ছিল জানেন একটা লোকে নিয়ে এসে জাল্লাদকে বললাম জবাই করে দাও দেখো জীবিতকে মেরে দিলাম আর একটা লোকের মারা ফাঁসির অর্ডার হয়ে গেছিল একেবারে ফাঁসির মঞ্চে গিয়ে বলো স্টপ থেমে যাও এদের জীবিত করে দিলাম আনা ওহি অমিত তো ফেরাউনও এই দাবি করেনি যে দাবি এরা করেছে আর নমরুদ এই দাবি করে নাই নমরুদ এই এইরকম যুক্তি পেশ করেছে যে আমি এইভাবে জীবিত মিলিত করি আর এটা বলছে আল্লাহর অলি জীবিত করিয়াছেন সরাসরি আল্লাহর অলি জীবিত করেছেন এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান মুসলমান বাদশাহর কাছে এই খবর পৌঁছানো হইল বাদশাহ কুতুব সাহেবের সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিয়া হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়াছেন বাদশাহ ডাকলেন কিসা তিনি বলিলেন যে আমি বলিয়াছি যে ছেলে আমার আদেশে জীবিত হইয়া যাও কি বলেছে এই কুতুব কুতুব মানে বুঝেন কুতুব মানে আমি একদিন বলেছি যে জাতা আমাদের দেশে জাতা চাকি থাকে না জাতা বলেন না চাকি বলেন হ্যাঁ গ্রামাঞ্চলের ভাষায় জাতা চাকি তো জাতা চাকিতে ওই যে মধ্যখানে যে এটা থাকে হ্যাঁ কাঠি হ্যাঁ নিয়ন্ত্রণ করার জন্য এটা হচ্ছে কুতুব মানে ও যদি না থাকে ভেঙে যায় তো সাথে সাথে চাকিটা গিয়ে নিচে পড়ে যাবে একদিকে ঘষকে গিয়ে পড়ে যাবে না একটা চক্কর দিতে দিতে নিচে পড়ে যাবে কাঠি তো কুতুব মানে এমন আল্লাহর ওলি আল্লাহর পীর যে পৃথিবীকে ধরে রয়েছে কুতুব না হলে এই কুতুব যদি না থাকে পৃথিবী সাথে সাথে ধ্বংস হয়ে পড়ে যাবে কেমন হয়ে যাবে এ হলো কুতুবের ব্যাখ্যা সুফিদের কাছে পীরদের কাছে আপনাদেরকে ব্যাখ্যা শোনালাম কুতুব গসের ব্যাখ্যা শোনা তো একে কুতুব বলছে যে জীবিত করেছে বাদশার সামনে গিয়ে বলছে আমার আদেশে জীবিত হইয়া যাও আমি বললাম বাদশাহ বললেন আফসুস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন আপনি এইরকম বলিতেন যে আল্লাহর আদেশে তুমি তুমি জিন্দা হয়ে যাও যেমন ইসা আলি সালাম বলেছেন ওই রকম বলতে এইরকম কেন বললেন কতৌ সাহেব উত্তর করিলেন মাবুদ মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করব মনে হচ্ছে বড় ভাই আর ছোট ভাই আরে ছোট ভাই অনেক সময় লজ্জা করে যে একটা কাজ করব বড় ভাইকে না জিজ্ঞাসা করে কেমন করে করব। আমরা বড় ভাই আমরা জানি অনেক কাজ বা প্রায় কাজের ক্ষেত্রে বড় ভাইয়ের সাথে একটু পরামর্শ করে কোনো কাজ করতে হলে তাহলে আল্লাহকে বড় ভাইয়ের সমান মর্যাদা দেয়নি এরা আল্লাহকে বাবা তো দূরের কথা মা তো দূরের কথা বড় ভাইয়ের সমান মর্যাদা দেয়নি আল্লাপাকে এই কথাই কোরআনে কেন বলেছেন অমা কাদার উল্লাহা তিন আয়াত আল্লাহ স্থানে বলেছেন তিন সুরায় তার মধ্যে একটি স্থান হচ্ছে হজ বলছেন হজ আয়াত নম্বর চুহাত্তর তারা যেমন আল্লাহর মর্যাদা দেওয়া উচিত ছিল যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিতে জানলো না সিরি কুফরি করে আল্লাহর সাথে তারা বড়ই গুস্তাখি দিবি করলো আর এরা বলে আল্লাহর প্রেমী আমরা এত বড় দিবে আল্লাহর সাথে আর এরাই আল্লাহর প্রেমী শোনেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব তাহার আন্দাজ নাই এই কথাটি ছোট ভাই বড় ভাইকে বলবে না বলবে আমাকে তো কোনদিন বলেনি আপনার হুশ নাই আন্দাজ নেই কাজ করে ফেলেছেন বলেছে কোনোদিন আমি তো জানি না যদি বেশি ঝগড়া না হয় তাহলে কোনোদিন এরকম বড় ভাইকেও বলবে না কেউ আজকাল আজকালকার ফাঁসিকি যুগে পাপের যুগেও আর আল্লাহকে বলছে তাহার আন্দাজ নাই এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল তাহাও নিয়েছে বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দগি গুজারণ করিত এখন এটিও নিয়ে গেল তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর পূর্বক রুহ নিয়ে আসিয়াছি আল্লাহ পাকে আবার পড়ছি এই কথাটি শোনেন তাই আমি কুতুব কি করছে দেখেন তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর পূর্বক রুহ নিয়ে আসিয়াছি আল্লাহর কাছ থেকে জোর জোরপূর্বক নিয়ে এসছি কোন স্ত্রীও স্বামীর সাথে এরকম করবে স্বামী স্ত্রী রাত দিয়ে একসাথে থাকে আর জোরপূর্বক হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে হাতে আপনার চা আছে কেড়ে নিয়ে চলে যাবে দাও এই কাজ করবে না হাইত আল্লাহ আকবর এতটুকু মর্যাদা আল্লাহকে দিল আমা আকাদার উল্লাহ হাক্কা কাদেরহি কারা আফসুস যদি বেরলবিরা বলতো কাদিয়ানি বলতো যাক বলতাম রাফেজি বলতো যদি বলতো ইসমাইলি বাতিনি আগা খানি বোহরা তারা বলতো তো বলতাম যাক তাদের ধর্ম তো স্পষ্ট বাতিল মুসলিম বিশ্বের লোকেরা জানে সুভান আল্লাহ এদেরকে জানে না কেউ ডুবে ডুবে এরা শিরকুফুরি করে আর কিতাবে লুকায়িত আছে জনসাধারণ জানে না কতই যে গাফেল হয়ে আছে জনসাধারণ তারপরে শোনেন না মজার কথা দেশকে অন্ধকার করে দিয়েছে বাদশাহ রেগে বাদশাহ বলিলেন আপনি শরীয়ত মানেন কিনা বাদশাহ বাদশাহ দেখেন বাদশাহ মুসলমান মাসা আল্লাহ আপনি শরীয়ত মানেন না ইসলাম মানেন না তিনি বলেন নিশ্চয়ই শরীয়ত না মানিলে ভীষণ কেমতের দিনে হুজুর সাল্লাহ আলী সাল্লামের সাফাত কিছুতে পাওয়া যাবে না এতটুকু বিশ্বাস আছে যে ইসলাম না মানলে কিন্তু আমল নেই বিশ্বাস আছে কিন্তু আমল নেই অন্তরে বিশ্বাস নেই বলে দিয়েছে হয়তো আর অন্তরে বিশ্বাসের মতো বিশ্বাস আমাদের মতো বিশ্বাস থাকলে আমল হইতো আমরা জানি শরীয়তে পাঁচক্ত নামাজ ফরজ এক অক্ত নামাজ ছাড়লে কাফের হয়ে যাব সুতরাং কাফেরকে মেয়ে দেব না কাফের কে বোম দেব না কাফের সাথে এক কথাই যা আল্লাহ জায়জ করে তা করবো না ঠিক না শরীয়ত না মানলে সাফাত পাইব না আমি শরীয়ত সম্পূর্ণভাবে মানি মেনেও বলি কুম্বি ইজনি তাই না আল্লাহর আন্দাজ নেই এটা শরীয়ত না আল্লাহর কাছ থেকে জোরপূর্বক নিয়ে নিলাম আল্লাহ অসহায় হয়ে গেলেন সুবহান আল্লাহ সুরায় জিনে এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে হ্যাঁ ও আন্না কি আছে হাফিজ সাহেব পড়েন আল্লাহ নজেজাল্লাহ ফিল আর্থ নজেজাল্লাহ ফিল আর্জে পৃথিবীতে আল্লাহকে কেউ পরাজিত করতে পারবে না আর এই জিনদের আকিদা জিনারা বলছে যে সারা পৃথিবীর জিন যদি আমরা এক হয়ে যাই তবু আল্লাহর আল্লাহকে সামান্য বাঁকা করতে পারবো না সামান্য আল্লাহকে ঝুঁকাতে পারবো না আজকাল নেতাদেরকে ঝুঁকিয়ে দেওয়া হয় বাধ্য করে দেওয়া হয় একটা এমপি একটা নেতাকে প্রধানমন্ত্রীকে ঝুঁকিয়ে দিতে পারে যে আপনি যদি আমার দাবি না মানেন আর আমার এলাকায় এতটা কোটা চাকরি না দেন তাহলে গেলাম আমি গেলাম আমলিকে বিএনপি থেকে গেলাম আমলিকে বা দিল আওয়ামী লীগের নেত্রীকে ধমক দিল যে গেলাম আমি এখন বিএনপিতে যাচ্ছি হ্যাঁ, আরে বাপরে বাপ তো মুশকিল হয়ে যাবে এই সিলেট জেলাটাই যদি চলে যায় তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে হ্যাঁ তাই না অথবা গোপালগঞ্জ যদি চলে যায় তো আমার তো মাতৃভূমি চলে যাবে তো মহা মুশকিল তখন ওকে রাজি করার জন্য লেগে আছে তাহলে এতটুকু মর্যাদা দিল না আল্লাহকে এরা এতটুকু মর্যাদা দিল না তারপরে বাদশাহ কি বলছেন দেখেন বাদশাহ বলিলেন আপনি শিরিক করিয়াছেন কথা সত্যি বলেছেন বাদশার এতটুকু জ্ঞান আছে আল্লাহ জাজায় খেয়ে দু বাদশাকে যদি হয়ে থাকে এই ঘটনা আর আসল হচ্ছে যেগুলি হচ্ছে কি হ্যাঁ, উপন্যাস লক্ষ লক্ষ মুসলিমদেরকে গুমরা করার জন্য এগুলি হচ্ছে উপন্যাস উপন্যাস বুঝেন কাল্পনিক কাহিনী জি আপনি সিঁড়ি করিয়াছেন সেই অপরাধে আপনার শরীরের সমস্ত চামড়া খসাইয়া ফেলিতে হইবে শাস্তি দেব বাদশাহ বলছেন চামড়া খসিয়া ফেলবি তুই বাদশাহ আমি নিজেই খসাই দিচ্ছি বলছে আল্লাহর কুতুব কথা শোনা মাত্র মানে বাদশার এই কথা শোনা মাত্র আমাকে শাস্তি দিবি দেখাই দিচ্ছে আমি দেখে নে দুই হাতের আঙ্গুলি দ্বারা পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া জামা খোলার মতো করে কেমন করে যে খুললো আল্লাহ জানে হ্যাঁ পায়ের হ্যাঁ শুনেন না পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া গায়ের সমস্ত চামড়া খসাইয়া বাদশার সম্মুখে ফেলিয়া জঙ্গলে চলিয়া গেলেন জঙ্গলে চলিয়া গেলেন হাইরে চরমনাই আল্লাহ হিদায়ত করেন বলেন আল্লাহ তুমি এদেরকে হিদায়ত করো আর যদি তাদের হিদায়ত যদি বদনসি উমারের মতো হিদায়ত করো আর যদি বদনসি আবু জাহালের মতো হিদায়ত ভাগ্যে না থাকে তো আল্লাহ যেন এরা অসংখ্য সাধারণ মানুষকে গুমরাহ না করতে পারে আল্লাহ এদের মুখ বন্ধ করে দাও জঙ্গলে চলিয়ে গেলেন শুনলেন ভোরবেলা সূর্যের তাপ চরমহীন শরীরে লাগামাত্র কষ্ট পাইলেন এত বড় ক্ষমতার মালিক মৃতকে জীবিত করে দেয় আল্লাহর কাছ থেকে কেড়ে নেয় জোরপূর্বক আর আবার কষ্ট কেন লাগে চামড়া নেশে যেন কষ্ট লাগবে আশ্চর্য কথা বৈপরীত্য নয় বুঝতে পারছেন না পারছেন না যে এখনই ওই বুড়োর নাতিকে জিন্দা করে দিল সে আবার নিজের শরীরে চামড়া নাই সেজন্য রোদে কষ্ট লাগে নিজে কি বাঁচাতে পারে না সোহান আল্লাহ শুনছেন তারপরে শোনেন যখন কষ্ট লাগতে লাগলো তখন <clears throat> লাগামাত্র কষ্ট পাইলেন এবং সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন এখন সূর্যকে সূর্যের উপরে কেরামতি চালাচ্ছে হে সূর্য আমি শরীয়ত মানিয়াছি কাজেই তুমি আমাকে কষ্ট দিও না ইহা বলা মাত্র ওই দেশের জন্য সূর্য অন্ধকার হইয়া গেল গোটা দেশ অন্ধকার হয়ে গেল সূর্য উঠার পরে একবার অন্ধকার হয়ে গেল সূর্যের উপর ক্ষমতা চলছে বুঝলেন নমরুদ এই দাবি করতে পারেনি নমরুদকে যখন ইব্রাহিম আলী সালাম বলেছে তুমি পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও তো দেখি তখন ফাবো হেতাল্লেজি কাফারা অত ভম্ব হয়ে গেল যে কি জবাব দেবে জবাবই খুঁজে পেল না আরে সূর্যকে দিল অন্ধকার করে ডুবিয়া দেশের ভিতরে একটা সরগোল পড়িয়া গেল বাদশাহ অস্থির হইয়া ওই হুজুরকে তলাশ করিতে লাগিলেন এখন পা ধরে পড়ে যাবে বহু চেষ্টার পর এক জঙ্গলে গিয়া তাহার সাক্ষাৎ পাইলেন এবং আরজ করিলেন হুজুর শরীয়ত জারি করিতে গিয়া আমার কি অন্যায় আমরা কি অন্যায় করিলাম যাহার জন্য আমাদের এই মুসিবত আনিয়া দিয়াছেন হুজুর তখন সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন হে সূর্য তোমাকে বলিয়াছি আমাকে কষ্ট দিও না কিন্তু দেশবাসীকে কষ্ট দাও কেমন আমাকে কষ্ট দিও না সারা দেশবাসীকে কষ্ট দিচ্ছে আল্লাহ আকবর জি হিন্দু ধর্মের রামায়ণ মহাভারত পড়লে যেমন লাগবে তেমন এই বই পড়লে লাগবে যদি কেউ কম্পিটিটিভ রিলিজন পড়েন তো বেদ পুরাণ রামায়ণ মহাভারতের কেসা কাহিনী যেমন পড়বেন হ্যাঁ কুরু পাণ্ডবদের যেমন লাগবে ওই রকম লাগবে এই কিতাব পড়লে জি তাহলে কেমন করে ভারত উপমহাদেশের আর বাংলাদেশের হিন্দুরা মুসলমান হবে যা আছে আমাদের কাছে মহাভারত রামায়ণে আর তাই আছে চর্মদায়ীদের কাছে মুসলমানদের কাছে বাংলাদেশে কেন মুসলমান হবে সাবা সাবা তারা বলবে যদি আরবি শিখে যায় এখান থেকে সাবা সাবা কোনো পার্থক্য নেই একই রকম তো শুধু পার্থক্য তোমাদের কিতাবের না ভেদে মারেফা দিয়াদে খোদা আর আমাদের কিতাবের না হচ্ছে রামায়ণ মহাভারত এই পার্থক্য শুধু যাক এই ঘটনাতে আর কতক্ষণ থাকবো সময় আছে অনেক কিছুই আছে সতেরো পৃষ্ঠা আর আঠারো পৃষ্ঠে পীরদের একটা আকিদা আছে সিরকি আকিদা তা হচ্ছে পীরের কলবের তাওয়াজ্য তাদের ভাষায় বাংলাতেও লিখে উর্দুতেও লিখে তারা এই কথাটি পীরের কলবের তাওয়াজ্য আর এই তাওয়াজ্য শুধু জীবিত পীরের হয় না জীবিত পীরেরও তাওয়াজ্য হয় আর মৃত পীরেরও হয় পীরের তাওয়াজ্য মানে পীর মরিদের দিকে এমন উদ্দেশ্যে লক্ষ্য করবেন যে তার মনের কামনা বাসনা পূরণ করে দিবেন তার নূর দিয়ে ভরপুর করে দিবেন এইরকম সিরকি আকিদা আছে তো এই আকিদা সতেরো আঠারো পৃষ্ঠাতে দেখুন এদের কথা এই তাওয়াজ্জর কথা ফাইজের কথা ওয়াজদের কথা হালের কথা এগুলি কথা বিভিন্ন জায়গায় ইনি উল্লেখ করেছেন বলছেন হুজুর ইহা বলার সঙ্গে কলবি তওয়াজ্য মাওলানা সাহেবের কলবের প্রতি নিক্ষেপ করিলেন মাওলানা সাহেব তখন ঘোড়ার পৃষ্ঠ হইতে নামিয়ে আরজ করিলেন হুজুর আমাকে মুরিদ করুন যেমন কলবের তওয়াজ্য করলেন আর মুরিদ না হইয়া থাকতে পারলেন না মাওলানা সাহেবও মুরিদ হয়ে গেলেন মাওলানা রুমির কথা বলছে রুমিকেও মুরিদ বানিয়ে কলবি তওয়াজ্য দিয়ে তারপরে বলছেন ওয়াজিদের কথা আচ্ছা মুড়িধর মৌলানা তো দিনের খেদমত করছিলেন দেশে দেশে মানুষের সাথে সম্পর্ক রাখছিলেন আর এই মুরিদ হওয়ার পরে কি হলো হুজুর আমাকে মুড়িদ করল হুজুর তাহাকে মুড়িদ করিল মৌলানা সাহেব তখন জঙ্গলে চলিয়া গেলেন যেমনই মুড়িদ হওয়া তেমনই কোথায় চলে গেলেন জঙ্গলে চলে গেলেন জঙ্গলে চলে যাওয়া দিনে ইসলাম না খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম বলুন বৌদ্ধদেবের ছোট কালে জীবনে পড়েছিলাম বাংলা যখন ক্লাস থ্রিতে পড়ি তখন প্রাইমারি স্কুলে যে দীর্ঘদিন ধরে রাজ প্যালেস থেকে তার বাবা রাজা ছিল সিদ্ধার্থ তার বাবার কাছ থেকে পালিয়ে গিয়ে স্ত্রী আর তার ছেলে রাহুল এসবকে রেখে টেকে ছোটকালের কথা খুব মনে থাকে দেখেন এখনো মনে আছে যে বুদ্ধদেবের ছেলের নাম কি ছিল আল্লাহ আকবর কিন্তু আজকাল অনেক পড়ছি ভুলে যাচ্ছে তো <clears throat> চলে গেল গিয়ে চলে গেল ওই আপনার কাশির দিকে কাশি গয়া ওই দিকে ঘোরাঘুরি জঙ্গলে শুধু ঘুরে জঙ্গলে ঘুরতে ঘুরতে ঘুরতে কোন শয়তান তাকে গ্রাস করলো বলে আমি ঈশ্বরকে পেয়ে গেছি তো জঙ্গলে পুজো পাঠ করা উপাসনা করা এটি হচ্ছে বৌদ্ধ ধর্ম এটি হচ্ছে হিন্দু ধর্ম এটি হচ্ছে খ্রিস্টান ধর্ম উমার আল্লাহ তালান যখন গেছেন বাইতুল মোকাদ্দেশ তখন ওই রকম জঙ্গলে পূজা করতে দেখেছিলেন জোরাইজের ঘটনা জোরাইজ আবেদের কথা জানেন যে জঙ্গলে সে উপাসনা করতো তো এগুলি হচ্ছে তাদের ধর্ম আর ইসলামে ইসলামে আল্লাহ সুরা হাদিদে রোহবানিয়া আল্লাহ কি বলছেন বৈরজ্ঞতা বৈরজ্ঞবাদ যা তারা বিদাত গড়েছে ইবতাদাউহা আবিষ্কার করেছে ইবতাদাউহা বিদাত থেকে তাই না তাহলে বোঝা গেল ইসলামে এই রোহবানিয়া জঙ্গ বনে জঙ্গলে চলে যাওয়া সংসার ত্যাগী হয়ে যাওয়া এসব নেই ইসলামে সমাজ থেকে আলাদা হয়ে যাবেন নির্জনতা অবলম্বন করবেন হ্যাঁ ঘরের অন্ধকারে আন্ডারগ্রাউন্ডে অন্ধকারে না নেই ইসলামে লা রোহবানিয়াতা নবী করেছেন হাদিস লা ফিল ইসলাম ইসলামে বৈরোগ্যবাদ নেই সংসার ত্যাগ ত্যাগী হওয়া ইসলামে নেই তাহলে পীরতন্ত্রে গিয়ে রুমি যেটুকু ছিল ভালো তাও দেখেন কোথায় গেল সে বারো বছর পর্যন্ত জঙ্গলে বসি আল্লাহ পাকের ইবাদত করিতে থাকেন ইসলাম আছে কোরআনে আপনারা বলেন না আছে নাকি কোরআন হাদিসে কি জঙ্গলে গিয়ে বারো বছর ইবাদত করা এসব আছে এক বছর আছে কোরআনে মাত্র কোরআন হাদিসে মাত্র দশ দিনের কথা আছে তাও জঙ্গলে গিয়ে নয় কোথায় মসজিদে ওলা তো বাসের আনতুম আকে ফোনা ফিল মাসাজিদ মসজিদে এতে কাপ দশ দিনের সন্ন্য সারা বছর মসজিদে এতে কাপ করবেন হ্যাঁ চিল্লা লাগাবেন আর আপনার ছেলে মেয়ে খেতে পায় না এটিও জায়েজ নাই তাহলে জঙ্গলে গিয়ে এই বৈরোগ্যতা তো দূরের কথা তারপরে বারো বছর ওখানে ইবাদত করতে থাকেন পরে দেশে ফিরিয়ে আসেন এবং ওয়াজদের হালাতে দিন কাটাইতে লাগিলেন অবশিষ্ট দিনগুলি যে মৌলানা রুমি বেঁচে থাকলেন তার ভালো অবস্থায় থাকলেন না ওই মাতলামি আর পাগলামি অবস্থায় ওয়াজদের অবস্থায় ওয়াজ মানে পাগল হুঁশ জ্ঞান হারা একবার আল্লাতে ফানা হয়ে গেছেন ফানা হয়ে যাওয়ার পর হুঁশ জ্ঞান হারা ওয়াজদের হালাতে থাকলেন জি আর এই অবস্থায় নামাজ রয়েছে কিচ্ছু নাই তাদের জি কারণ একই চলে এসছে এক মূল ইয়াকিন জি এই অবস্থায় তিনি প্রায় সাত হাজার বয়াত আল্লাহর তরফ হইতে এখতিয়ার করিয়াছিলেন কত লোককে গুমরা করেছে এইভাবে যদি কোরআন হাদিসের অনুসারী হয়ে থাকতো তাহলে এই গুমরাই আসত না শোনেন বাংলাদেশের তিনটি তরিকা পীরের তরিকার কথা বলছে যে আমাদের বোধহয় মিল আছে বাকিদের সাথে মিল মহাব্বত নেই কিন্তু চর্মনায় এটুকু স্বীকার করছে যে আমাদের শস্যিনার সাথে আর ফুরফিরার সাথে আমাদের সাথে মিল আছে আমরা তিনটি কালকে আমাদের এক জায়গায় উঠবো স্বীকার করছি মজার কথা শোনেন বলছেন আমার পীর হজরত মৌলানা কারি ইব্রাহিম মরহুম সাহেব তাহার পীর মরহুম হজরত কুতুব আলম রশিদ আহমদ গঙ্গোহী সাহেব তাহার পীর মরহুম হজরত হাজি সাহেব মানে ইমদাদুল্লাহ হাজর মাক্কি তাহার পীর মরহুম নূর মোহাম্মদ ঝঞ্জবী সাহেব তাহার পীর মরহুম সৈয়দ আহমদ সাহেব ইত্যাদি মৌলানা কারি আব্দুর রব জনপুরি মরহুম সাহেব তাহার পীর হজরত মৌলানা কারামত আলী মরহুম সাহেব তাহার পীর ওই মৌলানা সৈয়দ আহমদ সাহেব সরসিনা এখন তিন নম্বর সরসিনার পীর হজরত মৌলানা নিসার উদ্দিন আহমদ মরহুম সাহেব তাহার পীর ফুরফুরার হজরত মৌলানা আবু বকর মরহুম সাহেব তাহার পীর মরহুম সুফি ফতে আলী সাহেব তাহার পীর হজরত মৌলানা নূর মোহাম্মদ মরহুম সাহেব তাহার পীর ওই মৌলানা সৈয়দ আহমদ সাহেব মানে সিলসিলা এই তিন সিলসিলার লোকেদের কিয়ামতে ইনশাল্লাহ একই স্থানে জমা হইতে হইবে মানে বলুন ইনশাআল্লাহ বলুন আপনারা ইনশাআল্লাহ একই স্থানে জমা হইতে হবে জি একই স্থানে জমা হইতে হবে শুনবেন কোন স্থানে জমা হইতে হবে কোন স্থানে জমা হইতে হবে তা শুনেন কোরআনে কেরিমের একটি আয়াত শুনে আপনাদেরকে যারা এই রকম গুমরা করেছে অসংখ্য মানুষকে গুমরা করেছে কেয়ামতের দিনে যাদেরকে গুমরা করেছে জনসাধারণ পাবলিক মানুষ মূর্খ মানুষরা গুমরা হয়েছে তারা কাল কেমতে যখন সামনে আজাব দেখবে জাহান নাম দেখবে আর আজাবে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তখন ওরা বলবে রব্বানা সুরা আহজাব আয়াত নম্বর সাতষট্টি আটষট্টি আল্লাহ বলছেন রব্বানা ওয়াকালু তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কোবারানা ফাদাল্লু সাবিলা আল্লাহ ইন্না আতানা সাদাতানা আমরা আমাদের সৈয়দদের মানে পীরদের বড়দের বুজুর্গদের আমাদের দেশীয় ভাষায় বুজরুগ বা পীর বলতে পারেন পীরদের বুজরুগদের মুরব্বীদের কি করেছিলাম সৈয়দের জামা হচ্ছে সাদাত তাদের আমরা কি করেছিলাম আতানা আনুগত্য করেছিলাম হাদিস মনে রাখবেন বলবেন আগে হাদিস কি বলেছি নবীর যারা আনুগত্য করেছে তারা কোথায় যাবে মান আতানি দেখালাল জান্না যারা আমার আনুগত্য করেছে তারা জান্নাতে যাবে যারা আমার আনুগত্য করেনি সাদ আতানার আনুগত্য করেছে বড় নেতাদের আনুগত্য করেছে পীরদের আনুগত্য করেছে ইন্না তারা বলবে ইন্না তানা সাদাতানা ও কোবারা আনা বড়দের বুজুর্গদের আমরা আনুগত্য করেছি তাদের কথা মতো চলেছি তাদের সিলসিলায় চলেছি সসিনা তরিকে চলেছি চরমনাইতে চলেছি ফুরফুরাই চলেছি আটরসিতে চলেছি মাঝবান্ডে চলেছি দেওয়ানবাগিতে চলেছি আমরা তো ভাবছিলাম যে আমাদেরকে জান্নাত নিয়ে যাবে সাথে করে কিন্তু তারা তো আমাদেরকে ফাদাল্লুনা গুমরা করেছে রাস্তা থেকে নবীর তরিকা থেকে গুমরা করে দিয়েছে আমাদেরকে পথভ্রষ্ট করেছে সুতরাং আল্লাহ এখন প্রতিশোধ নেব আমরা আমরা কি করব প্রতিশোধ নেব নিজে তার প্রতিশোধ নিতে পারছেন আল্লাহর কাছে দরখাস্ত করবে আজাব সুতরাং আল্লাহ আমাদেরকে তো জাহান্নামে দিলেই দিলে কিন্তু আমাদের ডবল আজাব তাদেরকে দেওয়া আল্লাহ আতেহিম দে ফাইনে দুই গুণ দ্বিগুণ আজব তাদেরকে দাও ওয়াল আনহুম লানান কবিরা এবং তাদের উপর মহা অভিসম্পাদ করো লানত করো আল্লাহ বড় লানত তাদের উপরে করো আল্লাহ তোমার রহমত থেকে এদেরকে বঞ্চিত করো এই দোয়া করবে কারা সাধারণ ভক্ত যারা পাগলামি করে মাতলামি করে জিকির করতে করতে লাফাতে শুরু করে জিকির করতে করতে নাকি সামিয়ানার উপরে আমাদের ওই অনুষ ভাই বলতে সামিয়ানার উপরে লাভ দিয়ে চড়ে নাই স্ট্রেজ উপরে লাভ দিয়ে চড়ে ঝুলে যায় কোনো যায় বাঁশের টুটি গলা লটকিয়ে দিয়েছে এইসব যারা মাতলামি করে কি জন্য মাতলামি করে একটি জাল হাদিস এই চর্মনায় পীর বয়ান করে হ্যাঁ এমন বেশি বেশি জিকির করো আল্লাহর জিকির করো হাত্তাই ও কালাম যাতে করে তোমাকে লোকজন দেশবাসী পাগল বলে যে লোকটি তো পাগল হয়েছে লাফাইছে রে গুতিয়ে চলে আসছে আবার লাফিয়ে স্টেজে উঠে যাচ্ছে আনার পর লাভ দিয়ে উঠে গেল হ্যাঁ গাছে লাভ দিয়ে উঠে গেল গাছে ডালে ঝুলে গেল হ্যাঁ কথা বুঝতে পারছেন পাগল পাগল হওয়ার জন্য বড় মানে কামিল হওয়ার জন্য কারণ পীর সাহেব এই বইও বলেছে যে যেই ব্যক্তিকে দেখবেন যে জিকির করতে করতে তার এমন হাল আর ওয়াজদ হয়ে যাচ্ছে যে লাফাতে শুরু করছে গড়াগড়ি দিতে শুরু করছে অথবা এমন করে লাফ দিল যে আমের গাছের ডালে ঝুলে গেল তো জানবেন যে সে আল্লাহকে পেয়ে গেছে সে আল্লাহকে পেয়ে গেছে এখন সবার আল্লাহকে পড়া কাঙ্ক্ষা আর সবার পীরে কামেল হওয়ার আকাঙ্ক্ষা যে আমি উন্নতি করেছি পীরের মরিদ হয়ে এখন মরিদ হয়ে নেই এখন পীরে কামেল হয়ে গেছি তাই তারা এমনিতে ভান করেও লাভ দিয়ে স্টেজের উপরে উঠে যায় জি ইসলামে নেই ই হাদিস হাদিস নয় ই হাদিস হদিস নবী সাল্লাহ সাল্লামের সহি হাদিসের নেই হম আর একটি কথা শোনেন নিজেও স্বীকার করছে যে আমাদের তরিকাতে বহু বিধাত ঢুকেছে কিন্তু তা বিশেষ করে চরমানে নিজের সাফাই প্রকাশ করছে বলছে যে বর্তমানে চিস্তিয়া তরিকার মধ্যে বিদাত ঢুকিয়াছে আল্লাহর রহমতে চিস্তিয়া সাবেরিয়া তরিকা এখনো পবিত্র আছে এই চিস্তিয়া সাবেরিয়া তরিকায় শোনাইলাম কেমন পবিত্র আছে তা শুনলেন তাই না তাহলে চিস্তিয়া সাবিরিয়া তরিকা যেটা এত পবিত্র তার অবস্থায় এত অপবিত্র তাহলে বাকি যেগুলি সম্পর্কে খোদ চর্মনাই বলছে যে এতে বিদাত ঢুকেছে সেগুলির অবস্থা কি আল্লাহ রহম করে আল্লাহ রহম করে জি একদা আমার পীর হজরত কারি এব্রাহিম মারহম সাহেবের কাছে জিজ্ঞাসা করিলাম কারি এব্রাহিম মানে ইসাক সাহেব বলছেন আহ আগের পীর যে কারি ইব্রাহিম আমার পীরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর প্রায় পীর সাহেব খাফি আখফা নাফস রুহ আব আতোষ খাক ও বাদ ইত্যাদি লতিফা বাতাইয়া থাকেন এই লতিফাগুলির নাম জানেন জানেন না ছয় লতিফা এই ছয় লতিফার জিকিরের কথা মকসুদুল মমিনে এই গুমরাহি রয়েছে মকসুদুল মমিনের বক্তব্যতে তখন অডিও রেকর্ড হইতো তাতে আলোচনা করেছি মা আনজাল আল্লাহ বেহামিন সুলতান না কোরআনে না সন্নতে না সাহাবাই কিরামের আমলে না খোলাফে রাশেদিনের আমলে না ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ কেউ জানত না এই ছল ইতিফা খাস খাস তরিকার জিকির তো এই নামগুলি শুনে শুনে রাখেন এগুলি হলো খাফি আকফা নাফস রো আব আতস খাক কয়টি হয়ে গেল আতস খাক একসাথে গেল নাকি ছয় ছয়টি ও বাদ হ্যাঁ এতগুলি হলো বাদ মানে হ্যাঁ আব মানে পানি আর বাদ মানে হাওয়া এগুলো হচ্ছে লতিফার জিকির আচ্ছা মজার কথা শোনেন লতিফা বাতাইয়া থাকেন অনেক পীরেরা বাতাইয়া থাকেন কিন্তু হুজুরের না বাতাইবার কারণ কি কার ইব্রাহিম সাহেব যে চর্মনাই ইসাক সাহেবের পীর ছিলেন তিনি ছয় লতিফার জিকির করতে বলতেন না এমনি জিকির করে বলতেন আর অন্যান্য সব পীরেরাই ছয় লতিফার জিকির করতে বলে তা আপনি কেন বলেন না জিজ্ঞাসা করলেন একদিন ইসাহ সাহেব তখন উত্তরে বললেন উত্তর দিলেন বাবা লতিফা সম্বন্ধে কোরআন শরীফ ভালো করে শোনেন লতিফা সম্বন্ধে কোরআন শরীফ বা হাদিস শরীফে কিছুই উল্লেখ নাই আমি যদি বলতাম তো সন্দেহ করতেন যে এরা সৌদি আরবে পড়াশোনা করে যাও দেশে পড়েছিল সব ভুলে গেছে একবার সব কিছুরই বিরোধিতা করে এরকম ভাবতেন তাই না এখন কারি এবার আমি ঘরের সাক্ষী ভাই আপনার স্ত্রী যদি বলে আপনি খারাপ তা আপনি ভালো হবেন কি করে আমার কাছে ঠিক না আপনার ছেলে মেয়ে সবাই যদি বলে আপনি খারাপ তাহলে আপনি কি করে ভালো হবেন সমাজের লোকের কাছে গ্রামের লোকের কাছে দেখুন কারি ইব্রাহিম সাহেব আল্লাহ পাক তাকে এই হক সাক্ষী দেওয়ার এই ক্ষেত্রে তৌফিক দিয়েছেন বাকি যে ক্ষেত্রে বিদাত আছে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ যদি তার কিতাবাদি থাকে বা কিছু থাকে তো সতর্ক করা যাবে পীরতন্ত্র এক কথায় বিদাত তারা বিদাতের শিকার হয়েছিলেন কিন্তু তার কাছে ইসাক সাহেব আর ফজল করিম সাহেব চাইতেও একটু বেশি এলিম থাকায় তিনি এই হক স্বীকার করেছেন যে বাবা লতিফা সম্বন্ধে কোরআন শরীফ বা হাদিস শরীফে কিছুই উল্লেখ নেই লতিফার প্রমাণ কোরআন হাদিসের নেই অবশ্য এইখানেই গুমরাহির রাস্তা খুলছে এইগুলোই কাম খারাপ করেছে কোরআন হাদিসে নেই তবে তবে জি শোনেন অবশ্য আউলিয়াই কেরামগন নিজে থেকে ইহা করিয়াছেন জি কোরআন পাকে কলবের বিষয়ে উল্লেখ করিয়া বলা হইয়াছে আল্লাহ বেজিক্লাহ তৎমাইনুল কলুব আল্লাহকে স্মরণ করলে মনের প্রশান্তি হয় তাই জিকির আজকার করে লুতিফা লুতিফা সবের পিছনে পিছনে পড়ার জন্য আমি বলি না কারি ইব্রাহিম বলছেন কিন্তু অন্য পীরেরা এরা আউলিয়া করেছেন তাই করেন তাহলে তাদের ধর্ম কোথেকে এলো আউলিয়া কেরাম কোন কেরাম যে লাগিয়ে দিলেন তার সাথে আমিও লাগালাম আপনাদের দেখা দেখি বা দেশাচার লাগালাম কিন্তু আউলিয়া বলেন শুধু কেরাম বলিয়েন না আউলিয়াদের তরিকা থেকে এসছে শোনেন নবী করিম সাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছে কি কোরআন আর হাদিস ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকলে কি হবে না লান্তাজিল্লু কোনোদিন তোমরা গুমরা হবে না রাস্তা হারাবে না গুমরা হবে না জান্নাতে যেতে পারবে তাহলে কিতাব আল্লাহ আমার কিতাব কোরআনে আর আমার সুন্নত তাহলে ছয় লতিফা কোরআন হাদিসে নেই তার মানে ইসলামে নেই তাহলে আউলিয়ারা যে পেলেন তাহলে কোথেকে পেলেন এখন ওই আয়াতটি এর আগে অনেকদিন আগে একবার ওই আয়াতটি শুনেছিলাম ওই আয়াত শোনায় আল্লাহ কি বলছেন সুরে আন আম আয়াত নম্বর একশো একুশ ওয়াইন্না শেয়াতিন আল্লাহ ইউহুনা ইলা আউলিয়া ইহিম নিশ্চয়ই শয়তানরা তাদের আউলিয়াদের নিকটে এখানে আউলিয়া বলেছেন তো কিরাম লাগাবেন না হ্যাঁ শয়তানরা তাদের আউলিয়াদের নিকটে ওহি করে থাকে তাহলে কোরআনের ওহি আল্লাহর ওহি জিব্রাইল মারফত এসেছে হাদিসের ওহি আল্লাহর ওহি জিবরিল মারফত নবীর কাছে এসেছে ওই ছাড়া নবী করিম সাল্লাম কোনো কথা বলেননি আর নবী সাল্লাম কোনো কর্ম করেনি সুতরাং হাদিস ওয়াহি কোরআন ওয়াহি আর বাকি আউলিয়া যেগুলি আবিষ্কার করলো নিজের পক্ষ থেকে নিয়ে আসলো কোরআন হাদিসে নেই সেগুলির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কোথেকে এলো জিব্রাইল মারফত আসেনি ওয়াইন্না না লাইও হো না নিশ্চয় শয়তানারা অবশ্যই ওহি করে থাকে তাদের আউলিয়াদের নিকটে লিওজা দেলুকুম হে মমিন মুসলিম হে সহি মানুষরা তৌহিদ তৌহিদি জনতা তোমাদের সাথে তারা ঝগড়া বিবাদ করবে আর তারা ফিরকাবাজি করবে তারা নতুন নতুন দল তরিকা তৈরি করবে সেই জন্য লিওজা দেলুকুম ওয়াইন আতা তাদের কথা যদি মানো আল্লাহ বলছেন তাদের যদি আনুগত্য করো যে যাই যখন এদের দলবল ভারী দেখছি এদের জিকির হালকা অনেক লোক চরমনাই ইজতেমাতে বরিশাল জায়গায় দেওয়া যায় না লক্ষ লক্ষ লোক বিশ্ব ইজতেমাতে কোটি কোটি লক্ষ লক্ষ লোক ইত্যাদি তাহলে তাদের দলে চলে যায় আল্লাহ বলছেন ওয়াইন আতাতমোহম তাদের জন্য আনুগত্য করো তাদের কথা মোতাবেক চলো ইন্নাকুমলা মুশরিকুন তাহলে তোমরা মুশরেক হয়ে পড়বে তাহলে তোমরা মুশরেক হয়ে পড়বে তাহলে বুঝলেন যে ছয় লতিফা করতে গেছে মিন ওয়াহি শেতান শয়তানের ওয়াহি বিশ পৃষ্ঠা পর্যন্ত পৌঁছিলাম কারণ হক আদায় না করে তাড়াহড়া করা ঠিক নয় যদি সময়ও লাগে বুঝতে যেতে পারেন যদি এই আকিদাগুলির খণ্ডন না করি শুধু শুধু পড়ে রেখে দিই তো আপনার মধ্যে এই ক্ষমতা নেই যে এই বাতিল আকিদাগুলি যে বিষ ভরা রয়েছে ভেজাল ভরা রয়েছে আপনার খাদ্যে আপনি বুঝতে পারবেন না আপনার দিনে ইসলামে ইসলামের নামে যে বিষ ভরে রাখা হয়েছে যাতে আপনার শুধু জীবন নষ্ট হবে না আপনার আখেরাত নষ্ট হয়ে যাবে আপনার জান্নাত নষ্ট হয়ে যাবে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনার সমস্ত ধ্বংস হয়ে যাবে লাইন আশরাকাতাল্লাহাবাত্তার নাম আলো তুমি যদি এই কুম্বে ইসদিনের আকিদা রেখে হ্যাঁ যে অলিয়া অলিয়া জিন্দা করতে পারে এই আকিদা নিয়ে যদি মারা যাও তো তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে ওয়ালা তা কুন আন্নামি আল খা সেরিন আর কেমতের দিনে তুমি ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে হৃদায়ত দান করেন আমাদেরকে সঠিক কথা বুঝার যেন তৌফিক দান করেন আমাদের গোড়ামি যেন দূর করে দেন আমাদের পক্ষপাতিত্ব এই যে ব্যক্তি পূজা আল্লাহ যেন দূর করে দেন আমাদের আল্লাহর সাথে ভালোবাসার যেন তৌফিক দান করেন রাসুলের সাথে সত্যিকার ভালোবাসার যেন আল্লাহ তৌফিক দান করেন নবী করিম সাল্লাহ ইসলামের সন্ন্যতকে আমাদেরকে জীবিত করার যেন তৌফিক দান করেন বিদাতকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন ইসলাম বিরোধী যেসব কথা কাজ আকিদ আমল রয়েছে আল্লাহ তা যেন মুসলিম সমাজ থেকে দূর করা আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহী আজমাইন